بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين <laughs> السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحب اجمعین اما بعد فقد قال المؤلف رحمه اللہ تعالی وان ابی بردت ابن ابی موسیٰ عن ابی رضی اللہ عنہما قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم لا نکاح الا بولی رواه أحمد والأربعة والصحاح ابن المديني والترمذي وابن حبان وابن حبان وعيلا بالإرسال وروى الإمام أحمد عن الحسن عن عمران بن حسين عن عمران بن الحسين مرفوع لا نكاح إلا بولي وشاهدين وعن عائشة رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة نكحت بغير إذن وليها فنكاحها باطل ফাইন দখালা বেহা ফালাহাল মাহরু বেমাস্তাহাল্লামিন ফারজিহা ফাইন ইস্তাজারু ফাসুলতান ওয়ালি ও মাল্লা ওয়ালি আল্লাহ আখরাজাহুল আরবাত ইল্লা নাসাই ওয়াসাহ ইবনু হাকিম মহান আল্লাহ সমস্ত প্রশংসা জাল্লা আলমিন আমাদেরকে আমাদের যারা দায়িত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তি অভিভাবক তাদের ভালো কাজের ক্ষেত্রে আনুগত্য করার নির্দেশ দান করেছেন আল্লাহকে মানো রসুলকে মানো এবং তোমাদের মধ্যে যারা অলিল যাদের হাতে নেতৃত্ব রয়েছে দিনী নেতৃত্ব আলমাই কেরাম কোরআন সন্ন্যার আলেম তাদের কথা মানো কিন্তু তাদের কথা শর্ত সাপেক্ষ মানতে হবে রসুল্লাহামের উল্লাহ নিয়ে আসা দিনের মোয়াফেক যদি হয় অনুকূলে হয় তাহলে মানতে হবে তার বিপরীত হওয়াটা যদি কোনো ক্ষেত্রে স্পষ্ট হয়ে যায় তো ছেড়ে দেওয়া ফরজ এ হচ্ছে আনুগত্য কিন্তু আল্লাহ এবং তার আসুরের আনুগত্য নিঃশর্তভাবে কোন শর্ত তার জন্য যখন বিশুদ্ধভাবে প্রমাণিত আল্লাহর কথা বা রসুলের কথা তখন মেনে নেওয়া প্রত্যেক মানুষের জন্য ফরজ আর আরেক দল নেতৃস্থানীয় ব্যক্তি হচ্ছেন শাসকগণ সে ক্ষুদ্র শাসক হোক সীমিত ক্ষেত্রে শাসক হোক অথবা বৃহৎ ক্ষেত্রে শাসক হোক এমামে আজম দেশের শাসক হোক অথবা পরিবারের শাসক হোক কোন প্রতিষ্ঠানের শাসক হোক আল্লাহাক আনুগত্য নির্দেশ দিয়েছেন তারই অন্তর্ভুক্ত মেয়েদের বিবাহের ক্ষেত্রে মেয়েরা নিজের অভিভাবক ওলির অনুমতি ছাড়া অলিকে না জানিয়ে অভিভাবককে না জানিয়ে নিজেই বিয়ে বসবে না এই মর্মে দুটি হাদিস রয়েছে আমাদের সামনে বলগল মারামে আবু বুরুদা বর্ণনা করেন আবু মুসা আশারির ছেলে তার পিতা থেকে অর্থাৎ আবু মুসা আশারি যে প্রখ্যাত সাহাবি নবী করিম সাল্লামের তার থেকে তার ছেলে আবু বুরুদা বর্ণনা করেন তিনি বলেন যে কালা রসুল্লাহ সাল্লাহ আলী রসুল্লাহ সাল্লাম বলেন লাহা ইল্লা ইন কোন বিবাহ হয় না বিবাহের কোন অস্তিত্ব নেই লাহা লাহা মৌজুদ বিবাহের কোন অস্তিত্বই নেই বিবাহ হয়ই না ইল্লা ইন অভিভাবক ছাড়া হাদিস এমাম আহমদ মুসনাদে বর্ণনা করেছেন আরবা আরো চারজন এমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ ভাষায় চারজন বলতে তিনি ভূমিকাতে বলগোল মারামের যারা ভূমিকা প্রথমটা পড়বেন তাতে তিনি বলে দিয়েছেন যে আমি আরবা বলতে কোন কোন ইমামকে বুঝিয়েছি তাদের কিতাব বুঝিয়েছি খামসা বলতে কি বুঝেছি সিত্তা বলতে কি বুঝিয়েছি সাবা বলতে কি বুঝিয়েছি সালাসা বলতে কি বুঝিয়েছি সবগুলি তিনি সেখানে স্পষ্ট করে দিয়েছেন তাহলে এই কথাগুলি বোঝার জন্য ভূমিকাটা মনে রাখতে হবে আরবা বলতে সোনানে আরবা আবু দাউদ নাসাই তিরমিজি ইবিন মাজাম তাহলে হাদিসটি সোনার আবু দাউদে রয়েছে হ্যাঁ নাসাইতে রয়েছে তিরমিজি তো রয়েছে ইবিন মাজে তো রয়েছে ওয়াসাহাহ ইবনুল মাদিনী ইমাম আলী ইবনুল মাদিনী ইমাম বুখারির শিক্ষক ওস্তাদ তিনি হাদিসটিকে সহি বলেছেন এমাম তিরমিজি হাদিসটিকে সহি বলেছেন এমাম ইবন হেব্বান তার কিতাব যে সাহিব হেব্বান রয়েছে তাতে তিনি হাদিসটিকে নিয়ে এসছেন মানে শহীদ তার কাছে এর সাল আর তার মধ্যে একটি দোষ কেউ কেউ বর্ণনা করেছে সেটি হচ্ছে মুরসাল হওয়ার হাদিস মুরসাল মুরসাল হালকা কি দুর্বল ও তার দুর্বল হাদিসে বিভিন্ন স্তর রয়েছে বেশি দুর্বল মাঝারি দুর্বল হালকা দুর্বল সবচেয়ে হালকা দুর্বল হাদিস হচ্ছে মুরসাল হাদিস মুরসাল কাকে বলে কৌল তাবেই তাবেই যদি বলে তাবেই নবী পান না তাহলে তিনি যে কোনো সাহাবির কাছ থেকে হাসিল করেছেন তাই না অথবা সম্ভাবনা আছে যে এক তাবেই আর এক তাবেই থেকে হাসিল করে এটাও সম্ভাবনা আছে এই সম্ভাবনার কারণে দুর্বল ধরা হচ্ছে হালকা যদি এই সম্ভাবনা না থাকতো নিশ্চিত যে আমি একজন সাহাবি থেকে বর্ণনা করেছি তাহলে সাহাবিরা সকলে হচ্ছেন শেখা আদেল বিশ্বস্ত আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেট দিয়েছে রদি আল্লাহ আল্লাহ তার রাজি সুতরাং সাহাবি কোন সাহাবি তার নাম তো জানি না যে সাহাবির নাম উল্লেখ করেনি এতে জয়ীফ হইত না হাদিস শুধু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে হতে পারে যে তাবেই আরেক তাবেই থেকে বর্ণনা করেছেন আপনি একজন সহপাঠী থেকে আপনি বর্ণনা করেছেন সরাসরি আমার থেকে নয় এটা তো হইতে পারে এখন তাবেই থেকে বর্ণনা তাবেইদের মধ্যে দুর্বল বর্ণনাকারীদের সংখ্যা খুব কম অন্যদের তুলনায় পরবর্তীকালের বর্ণনাকারীদের তুলনায় তাবা তাবেইন বা তারপরের জামানায় আরো দুর্বল বর্ণনাকারীর সংখ্যা বেশি বেড়েছে তারপরেও একটা সম্ভাবনা আছে যার ফলে হাদিসটাকে ধরা হয়েছে যে জয়ীফ যদি তার মোতাবে বা শাহেদ সমর্থক কোন হাদিস না থাকে এই একটা দোষ বা রোগ এ হাদিসের কেউ কেউ বর্ণনা করেছেন পরে বলবো যে এই দোষ মুক্ত কিনা হাদিসটা নাকি হালকা জয়ীফ বলা হবে এমাম আহমদ বর্ণনা করেছেন হাদিসটি হাসান বসরি থেকে আর তিনি বর্ণনা করেছেন ইমরান বিন হোসাইন থেকে মানে বলেছেন লা একটু বাড়তি শব্দ রয়েছে আর অতিরিক্ত জানা হবে ইল্লাবে বিবাহের অস্তিত্ব নেই বিবাহ হয় না ইল্লাবে অভিভাবক ছাড়া বা শাহেদাইনে আর দুই সাক্ষী ছাড়া ওলিও থাকতে হবে আর কমপক্ষে দুইজন সাক্ষী থাকতে হবে যারা প্রত্যক্ষ করবে যে আমাদের সামনে বিবাহটি হইল যদি অভিভাবক আছে আর ছেলে পাত্র আছে আর বলল যে আমি তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম আমার মেয়ের বা আমার বোনের আর সে ছেলেটি কবুল করে নিল কোনো সাক্ষী নেই তাহলে বিবাহ হয় না যদি অভিভাবক আছে এই হাদিস সম্পর্কে এমাম ইবনুল মোলাক্কেন তার বোখারির একটা সারা রয়েছে তিনি বলছেন যে আল খোলাসা খোলাসা নামক কিতাবে ইন্নাল বুখারি সাহাহ ইমাম বুখারি হাদিসটিকে সহি বলেছেন হাজম ইমাম হাজম হাদিসটিকে দলিলে পেশ করেছেন হাকিম নবী করিম আলি সাল্লাম থেকে এই ছাড়া বিবাহ এই সাল্লামের তিন বিবি হতে বর্ণিত আয়েশা রাজি আল্লাহ আনহা থেকে জৈনাব রাজি আল্লাহ আনহা থেকে উম্মে সালমা রাজি আল্লাহ আনহা থেকে তাহলে আবু মোসা আশারি ছাড়া এই হাদিসটি ছাড়া আরো তিন নবী করিমের আজওয়াজ বিবিগণ থেকে বন্ডিত তারপরে এই তিনজন তো নবীর বিবি সাহাবি সোমা সারাদা সালাসিনা সাহাবিয়ান কুল্লহম রাওয়াহু তিরিশ জন সাহাবির নাম উল্লেখ করেছেন যারা প্রত্যেকে এই হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটি ৩০ জন সাহাবি বর্ণনা করেছেন যাদের নাম এক এক করে উল্লেখ করেছেন আল্লাহ আলবানি বলছেন এই সামনের আগের অলমাদের কথাগুলিকে সামনে রেখে যে আল হাদিস ও সাহিহন বেলা রাইবিন নিঃসন্দেহে হাদিসটি সহি অলি ছাড়াই বিবাহ হয় না এই হাদিসটি হচ্ছে সহি ফাইন হাদিস আবি মৌসা শাহ জামাত আল আইমা এক দল এমামগন আবু মোসা আসার হাদিসকে সহি বলেছেন ফাইন ওই হাদিসটিকেও সহি বলেছেন কিছু লোক এই জন্য মজহুলের সেগা গ্রামারে ও ইল্লাহ কেউ কেউ ওর মধ্যে একটা দোষ বের করেছে যেহেতু মুরসাল আছে তাহলে অন্যরা বের করেনি তাহলে এক দল আইম্মা হাদিসটা কি বলেছেন সহি বলেছেন ফায়জান দম্মা অতিরিক্ত দৈরেই নিলাম যে হাদিসটি যদি মুরসালও হয় অল্প কিছু এমামদের আলেমদের কথা সেটাই ঠিক তাহলে সমর্থক হাদিস রয়েছে ফায়জান দাম্মা এলাই হে মোতাবাত মন্তাবাহ বেশ কিছু অন্যান্য বর্ণনাকারীরা ইমামরা এ হাদিসের সমর্থক হাদিস বর্ণনা করেছেন বাবাজু শাহিদ মোতাবেও রয়েছে আর শাহেদও রয়েছে দুই রকমের সমর্থক হাদিস এর আগে মোতাবা পার্থক্য বর্ণনা করেছি মানে বিভিন্ন সাহাবি থেকে বর্ণনা রয়েছে আর এক সাহাবি থেকে বিভিন্ন সূত্র দিয়ে বর্ণিত রয়েছে আর সেগুলি আল্লাহ যেগুলি এমন বড় দুর্বল নাই বেশি দুর্বল নাই তাহলে ফাইনাল কালবা ইয়াতমাইনহি তাহলে মানুষ একজন মুসলিমের মন হৃদয় এর ওপর প্রশান্তি লাভ করে যে হাদিসটা বিশুদ্ধ সহি এত কে বর্ণনা করেছেন এই হাদিসের সমর্থক মোতাবেক সবাহেদ রয়েছে সুতরাং হাদিস হচ্ছে সহি এই ছিল একটি হাদিস যে অলি ছাড়া বিবাহ হয় না দ্বিতীয় হাদিসটা দেখি আয়সারদি আল্লাহ আনহাতে বর্ণিত তিনি বলছেন কালা রসুল্লাহাম রসুল্লাহাম বলেন আইয়মা ইমরাত নাকাহাতে যে কোনো মহিলা ইমরা নাকাহাত বিবাহ বসে যায় বেগাইর ইজনে ওয়ালিহা তার অভিভাবকের অনমতি ছাড়া যদি বসে যায় বিবাহ নিজে থেকে বিয়ে করে নেই বেরিয়ে গিয়ে কোটে বিয়ে করে নিল অথবা কোনো গ্রামে বেরিয়ে চলে গেল ছেলে অনেক সময় নিজের আত্মীয় স্বজনের বাড়ি কোন বন্ধুর বাড়ি নিয়ে গিয়ে বসে আছে গ্রামবাসী বিয়ে পড়াই দিল সব ঘটে থাকে বেহায়া বেপরদা পরিবারে সমাজে জি বেগের ইদনে বলে বিনা অনুমতিতে যদি এরকম বসে যায় কোন মহিলা ফানিকাহা তেলুন তার বিবাহ হচ্ছে বাতিল এই হাদিসে একবার উল্লেখিত হয়েছে আরেকটি হাদিস রয়েছে ফানিকাহ বাতিলুন বাতিলুন বাতিলুন তিনবার করে বলা হয় এক কথায় একবার বললি যথেষ্ট নিকাহ বাতিল কিন্তু এই বাতিল নিকাতে এইরকম করে বিনা অভিভাবক অভিভাবককে না জেনে এরকম কোন ছেলে বিয়ে করে নেয় আর মেয়ে বিয়ে বসে গেল তারপরে এইরকম ওর সাথে মেলামেশা হয়ে গেছে সহবাস হয়ে গেছে তাহলে কি হবে বলছেন নবী করিম সাল্লাম ফাইন দাখালা বেহা ফালাহাল মাহরু যদি তার সাথে তার সহবাস হয়ে গিয়ে থাকে এই অবৈধ বাতিল বিবাহ দিয়ে যদি সহবাস হয়ে গিয়ে থাকে আর ও আগে থেকে মেলা কিছু হয়ে থাকে তারপরে বের হওয়ার জন্য এই ঝুঁকি নেই জানের পরোয়া করেন না এ নিয়ে গিয়ে আমাকে মেরে দিতে পারে তার বন্ধু বান্ধব নিয়ে ধর্ষণ করতে পারে ষড়যন্ত্র করতে পারে আমাকে ওই খেজুর খাওয়ার মতো খেজুর খেয়ে আঠির মতো ফেলে দিতে পারে সবকিছু এগুলো কমন সেন্সে একটা পুরুষ হোক আর নারী হোক একটা ছেলে হোক আর মেয়ে হোক বুঝে তারপরে এই রিস্ক নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে একটা ছেলের সাথে একটি মেয়ে বা একটা মহিলা তার মানে তার আগে মেলা কিছু তার হয়েছে এই এইরকম বিবাহ অলি বিবাহ করার পরে যদি সহবাস করে নিয়ে থাকে ফালাহাল মাহর তাহলে ওই মহিলার জন্য মাহার আবশ্যক রয়েছে মোহর দিতে হবে অথচ বিয়ে হয়নি তারপরে মোহর দিতে হবে বেমাস তাহালা কেন মোহর লাগবে বেমাস তাহাল্লা মিনফারজা কারণ তার লজ্জা স্থানকে ওই পুরুষ ওই ছেলে হালাল করেছে হালাল করে নিয়েছে ব্যবহার করেছে সুতরাং মোহর দিতে হবে যদি মোহর নির্ধারণ করে থাকে তাহলে নির্ধারিত মোহর দিতে হবে যেটা দেশের ভাষায় কাবিন বলছে কালকে একবার জিজ্ঞেস করছে যে কাবিন আর মোহর কি একই জিনিস কাবিন পাঁচ লাখ টাকা বেঁধে দিল তো পাঁচ লাখ টাকা দিতে হবে তার মানে এমন অজ্ঞতা আমাদের সমাজে রয়েছে যে ভাবছে যে পাঁচ লাখ টাকা লিখিয়ে দিলাম ওইটা শুধু কাবিন নামা থাকলে ওটা দেওয়া লাগবে না কোনটা দেওয়া লাগবে মোহর মানে আমি যেটা মনে ধরে রেখেছি যে আমি পঞ্চাশ হাজার দেব আর বাকি পাঁচ লাখ লিখবা লিখো হ্যাঁ এত অজ্ঞতা অথচ এর আগে বলেছি যে আল মুসলিম আলা শুরু তহিম নবী করিম হাদিস মুসলিম তাদের বৈধ শর্তের ওপর অটল থাকবে যদি পঞ্চাশ লাখ টাকাও চাই কোটি টাকাও কেউ যদি তার মেয়েকে বিবাহ দেওয়ার বিনিময়ে চাই তো এটা হচ্ছে জায়জ শর্ত ওর মেয়ের মূল্য বেশি ওর বোনের মূল্য বেশি চেয়েছে ও নিজে মূল্য বেশি মনে করে আপনার পোষাইলে কেনেন আর না হলে কেনেন না বিবাহ করিয়েন না আপনি অন্য জায়গায় খুঁজেন আমরা বিভিন্ন দোকানে যাচ্ছি আরে এত দাম জুতার এই দোকানে নয় চলো কোন জায়গায় চিপ রেটের খুঁজি এখানে একটু ঠক ভাড়া বেশি তো অথবা যে কোনো কারণে হয় অনেক জায়গায় একই জিনিস কিন্তু এক এক জায়গায় দাম বেশি থাকে না আমার পোষার নিলাম না বা অথবা এই কোম্পানি নিলাম অন্য কোম্পানিগুলো নেব করছি না করছি না তাহলে ভাই যেই পরিবারে যাচ্ছেন আপনি ওরা দিতে চায় না সস্তায় পঞ্চাশ হাজার মোহরে তো আপনি যাবেন কেন ছেড়ে দিয়ে টান দেন অন্য জায়গায় খোঁজেন বিয়ে করবেন শর্তে আপনি স্বাক্ষর করবেন মেনে নেবেন যে পাঁচ লাখ টাকা দেব আর তারপরে দেবেন না এই ধোকাবাজি এবং এটা মানুষের হক নষ্ট করা কেয়ামতে জবাব দিতে হবে মানুষের এই হচ্ছে এটি হক জুলম বান্দার উপর ফাইন্যান্স আচ্ছা যদি নির্ধারণ না করে এই বিয়ে পড়িয়ে দিয়েছে মোহরও বাঁধেনি এটা হইতে পারে তাহলে মাহারে মিসল দিতে হবে এটা হচ্ছে ফোকাহিকেরামদের ইত্তিফাক ঐক্যমত যে যদি কোন মেয়েকে বিবাহ করে ফেলে বিবাহ করে নিয়েছে যেগুলো বিবাহের জন্য শর্ত রয়েছে রুকুন রয়েছে গত সপ্তাহে আলোচনা করি সবগুলি ঠিক আছে বিবাহ করে নিয়েছে কিন্তু মহর নির্ধারণ করেনি মহর দিতে হবে তো কি দিতে হবে সেটা মহারে মিশন মানে ওই মেয়ে যেই মেয়েটিকে বিয়ে করছে ওর আর বনগুলির মহর কেমন আছে ওর খালা ফুফুর মোহর কেমন আছে ওই রকম পরিবার যে গ্রামে ওই গ্রামে আছে বা আপনার গ্রাম আছে ওগুলোতে সাধারণত মেয়েদের মোহর কতটা আছে ওই রকম দিতে হবে আরে মিসলিতে বলা ফাইনিস্তা জারু যদি আপোষে ঝগড়া বেঁধে যায় মোহর দিতে হবে বলছে না মোহর দেব না ও নিজে থেকে উঠে এসছে আমি আমার কি দোষ মোহর দেব না অথবা অলির ক্ষেত্রে অলি অলি নাই আসল যে শরীয়ত সম্মত ওলি কাছের বাপ দাদা বা ছেলে ভাই আসবে যে কাকে প্রথম প্রাধান্য দিতে হবে এই বিষয়গুলি আলোচনা করবেন ইনশাল্লাহ এমনি যে খেয়াল ঘুষি গিয়ে বাপ থাকতে দাদা বিয়ে পড়িয়ে দিল হ্যাঁ দাদা থাকতে ছেলে বিয়ে পড়িয়ে দিল হ্যাঁ বা ছেলে থাকতে দাদা থাকতে ভাই বিয়ে পড়িয়ে দিল এ চলবে না এরও শরীয়তে নিয়ম রয়েছে যে আকরব অধিক নিকটবর্তী থাকতে আব আদ বা নিকটবর্তী কিন্তু একটু দূরের সে অলি হইতে পারে না যদি আপোষে দ্বন্দ্ব হয় বেলায়াত নিয়ে অভিভাবকত্ব নিয়ে অথবা আদান প্রদানের ক্ষেত্রে ফা সুলতান ওলিউম আল্লাহ অলি আল্লাহ যার কোনো অভিভাবক নেই তার অভিভাবক হচ্ছে সুলতান মানে শাসক দেশের সরকার দেশের সরকার তো রাষ্ট্রপতির কাছে পৌঁছবেন নাকি প্রধানমন্ত্রীর কাছে না বাদশার কাছে পৌঁছবেন হ্যাঁ বাদশার যে দেশে বাদশাহী আছে যে দেশে অন্য কোন সিস্টেম আছে তাদের প্রতিনিধি আছে প্রতিটি হ্যাঁ ডিস্ট্রিক্টে তাদের প্রতিনিধি তাদের প্রতিনিধি আদালতে প্রতিনিধি হোক অথবা রেজিস্টার্ড হ্যাঁ, রেজিস্ট্রেশন প্রাপ্ত কিছু কাজই হোক যাদেরকে দিয়ে রেখেছে অনুমতি তোমরা বিয়ে টিয়ে পড়াইতে পারো বিয়ে তালাক এগুলো করাতে পারো ওরা হচ্ছে অভিভাবক ওরা হচ্ছে অভিভাবক কারণ ওরা হচ্ছে সরকারের প্রতিনিধি সেই অলি হবে একজন অমুসলিম মহিলা যদি ইসলাম গ্রহণ করে কারণ ওর তো কেউ নেই কারণ কাফের তো তার অলি হইতে পারে না কাফের কখন অলি হইতে পারে না কোন মুসলিমের সুতরাং এই ক্ষেত্রে এর বিয়ে পড়াবে কে মেয়ে বিয়ে করতে চায় হ্যাঁ রাজি আছে কে বিয়ে পড়াবে কাজী তো বিয়ে পড়াবে কিন্তু বিয়ের অলি কে হবে শাসক হ্যাঁ, শাসকের প্রতিনিধি সৌদি আরবে জানো ইসলামিক আদালতে আদালতে গেলে যদি নিউ মুসলিম হয় তো তার জন্য ওলি তলাশ করবে না প্রমাণ সার্টিফিকেট যে সে ইসলাম গ্রহণ করেছে তাহলে সরকার বিয়ে পড়িয়ে সরকারের কাজই সরকারের প্রতিনিধি হিসাবে বিয়ে পড়িয়ে দিবে অলি হয়ে আর যদি দেখেন মুসলিম আছে একজন মুসলিম মেয়ে যদি যায় কোর্টে কি বলে আমি বিয়ে করবো তো তার জন্য লম্বা চড়া ফর্মালিটি আছে যাও বাপের কাছ থেকে হ্যাঁ কাগজপত্র হয় বাপ সরাসরি হাজির হোক আদালতে আর না হলে বাপ বাংলাদেশ থেকে বা যে দেশ দেশে আছে সেই দেশ থেকে কাগজপত্র করে পাঠাক সেটা আবার কি হইতে হবে সত্যায়ন করা হইতে হবে সৌদি এম্বাসি থেকে ফরেন মিনিস্ট্রি থেকে ইত্যাদি তারপর নিয়ে আসতে হবে জি হ্যাঁ যাতে করে প্রমাণ হয় যে হ্যাঁ অভিভাবকের সম্মতি আছে অনুমতি আছে মেয়ের এই ছেলের সাথে বিয়ের জন্য আখরাজাহুল আরবা হাদিস ইমাম নাসাই ছাড়া চারজনের মধ্যে ইমাম নাসাইকে বাদ দিয়ে দেন তাহলে এই তিন ইমাম কে কে ইমাম আবু দাউদ আবু দাউদ সোনার আবু দাউদে তিরমিজিতে আর ইবনে মাজাতে এই হাদিসটি রয়েছে ওয়াসাহ আবু আওয়ানা ইমাম আবু আওয়ানা তার মুস্তাখরাজ কিতাব রয়েছে তাতে সহি বলেছেন এমাম ইবিন হেব্বান সহি বলেছেন মুস্তাদার হাকিমও রয়েছে এই হাদিসটি সম্পর্কে ভাষ্যকার বলছেন হাদিসটি হাসান শহীদ একটু নিচে হাসান কিন্তু আমলযোগ্য হাদিস এই হাদিস থেকে যে মাসাইলগুলি আমরা জানতে পারি দু চারটি মাসলা তাদের সামনে পেশ করব প্রথম মাসালা যেটি স্পষ্ট সকলের জন্য এই হাদিস থেকে যে আল বিবাহের জন্য ওলির উপস্থিতি বা অলির অনুমতি হ্যাঁ, শর্ত বিবাহ শুদ্ধ হওয়ার জন্য যদি বিনা অনুমতি তার বিবাহ শুদ্ধ না ফালাই আসে হন নেকাও ইল্লা ওলি ওলি ছাড়া বিবাহ সহি শুদ্ধ হবে না <clears throat> এটাই হচ্ছে তিন এমামের মত ওয়াহুয়া মাজহাবুল সালাসা ইমাম মালিক শাফি আহমদ ওয়া জামাহিরুল ওলামা অধিকাংশ সিংহভাব ভাগ ওলামা বলছেন যে বিবাহ বিনা অলিতে হয় না তাহলে কোর্ট ম্যারেজ গুলি যে হচ্ছে মেয়ে পালিয়ে গিয়ে অথবা কোনো এতে হচ্ছে এতে বিবাহগুলি হয় না লানিকাহ অলি এই সম্পর্কে জামে ও হাদিসের ইমাম বলছেন যে এই হাদিসটি হাদিস মোতাওয়াতের প্রসিদ্ধ হাদিস আর ইমাম হাকিম এটিকে ত্রিশটি সূত্র থেকে বর্ণনা করেছেন ওয়াখরাজাউল হাকিম সুতরাং এই হাদিস অত্যন্ত বলিষ্ঠ যে এত হালকা বিষয় নয় যে মেয়ে বেরিয়ে গেল মেয়ে সাবালিকা মেয়ে কলেজে পড়ে মেয়ে শিক্ষিতা হ্যাঁ, বেরিয়ে গেল বিয়ে করলো বিয়ে হবে না ওলি হওয়ার জন্য কি কি শর্ত একজন যে যোগ্য ওলি হবে কাজের যোগ্য যাতে করে তার বেলায় তার অভিভাবকত্ব স্বীকৃত হয় শরীয়তে বলছেন যে অলি হওয়ার জন্য প্রথম শর্ত মোকাল্লাফ হওয়া তার ওপর শরীয়তের হ্যাঁ, ভার অর্পিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ সাবালক হইতে হবে নাবালক শরীয়তের ভার আসে নামাজ ফরজ হয়নি সে আমরোজা ফরজ হয়নি ঠিক না হজ ফরজ হয়নি তাহলে নাবালক ছেলে ধরেন ছেলে ছেলে আছে বা ভাই আছে মেয়ে বিয়ে করবে আর ভাই আছে বারো তেরো বছরের হম ওলি হইতে পারবে না হইতে পারবে যতক্ষণ হয়তো সাবালক না হয়েছে দ্বিতীয় শর্ত হচ্ছে যে পুরুষ হইতে হবে তাহলে বোঝা গেল যে কোন মহিলা কোন মহিলার জন্য ওলি হইতে পারবে না বলছে আমার মাই সবকিছু বাপ নেই আমার মাই সবকিছু মা সবকিছু হলো বিয়ের ক্ষেত্রে সবকিছু না আর আমাদের এই অজ্ঞতা খুব রয়েছে বাপ নেই হয়তো মারা গেছে মাই বিয়ে দিয়ে দিল কোন অলি খুজারি প্রয়োজন মনে করলো না বাপ মারা গেছে মা আছে বিয়ে বিয়ে দিয়ে দিল আমি এমন ঘটনা জানি যে বাপ আছে হজে এসছে আর মেয়ের বিয়ে এসছে বিয়ে পড়িয়ে দিয়েছে ও খবরও দেয়নি ও গিয়ে দেখছে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে তখন আর টেলিফোনের যুগ ছিল না এমন যুগের কথা বলছে যখন টেলিফোন ছিল না তখন হাজিদের সাথে যোগাযোগ শুধু চিঠিপত্রে হ্যাঁ তো চিঠিপত্র আসবে যাবে ওই সব আর ধার ধারে নি বিয়ে পড়িয়ে দিয়েছে ছেলে ভালোবেসে বিয়ে পড়িয়ে দিয়েছে বিয়ে হয়নি অথচ দিনদার ফ্যামিলি নামাজি ফ্যামিলির কথা বলছি তাই নামাজি ফ্যামিলি এইরকম অন্যায় কিসের কারণে অজ্ঞতা জেহালতের কারণে মুসলিম সমাজে বড় জেহালত রয়েছে দ্বিতীয় শর্ত পুরুষ হইতে হবে তৃতীয় শর্ত হচ্ছে বিবাহের উপকারিতা জানার ক্ষেত্রে তার যোগ্যতা থাকতে হবে এই বিবাহ এই মেয়ের জন্য যে মেয়ের অভিভাবক ভাই বিয়ে দিচ্ছে হ্যাঁ বা দাদা বিয়ে দিচ্ছে ছেলে সাবালক ছেলে বিয়ে দিচ্ছে এই বিয়ে আমি যে মেয়ের বিয়ে দিচ্ছি অভিভাবক অলি হয়ে এই বিয়েটা এই মেয়ের জন্য কল্যাণ করা হবে না অকল্যাণ করা এগুলো বুঝতে হবে এই ছেলেটা কি আসলে উপযোগী হবে বিয়েটা কি টেকার মতো আশা করা যায় না এই ধান্নাবাজি করছে আসলে দু চার দিন আমদ ভর্তি করে যাবে তলাক দিবে বা ছেলে অসৎ ছেলে মদখোর মদখোরটা তো আমার দেশে বড় দেশ মদখোরকে মেয়ে বেদিনও দিতে চাই না ঠিক না কারণ এগুলো হচ্ছে সামাজিক অপরাধ কিন্তু ছেলে মুশরে কবর পূজারি অসুবিধা নেই পয়সা যাচ্ছে বেনামাজি অসুবিধা নাই পয়সা আছে ভালো চাকরি আছে ইটালিতে থাকে না আমেরিকা কানাডায় থাকে গ্রিন কার্ড আছে না হয় ওই সব দেশের পাসপোর্ট আছে তো বিবাহের মাসলে তারা বুঝে না যে মেয়ের জন্য কোনটা মঙ্গলজনক হবে কয়টি শর্ত বললাম তিনটি আর একটি শর্ত হচ্ছে ওয়াত্তেফাক উদ্দিন বেনাল ওয়ালি ওয়াল মুহা যে ওলি হবে আর যেই মেয়ের ওলি হবে যেই ব্যক্তি অভিভাবক হবে অভিভাবকের দিন ধর্ম আর যেই মেয়ের অভিভাবক হচ্ছে সেই মেয়ের ধর্ম দিন এক হইতে হবে তার মানে কোন মুসলিম মেয়ের হ্যাঁ কোন কাফের মুশরেক বিবাহ দিতে পারবে মেয়ে মুসলমান হয়ে গেছে বলছে মুসলমান হয়েছি হয়েছে তো ধর্মীয় স্বাধীনতা আছে এটা আমাদের ভারত উপমহাদেশে বুঝতে একটু অসুবিধা লাগছে কারণ মেনে নেবে না হয় ফিরাবে ইসলাম থেকে ইসলাম কবুল করলে আর না হলে মারবে মেরে শেষ করবে ঠিক না কট্টরপন্থী হিন্দু জাতি কারণ মুশরেক আর ইয়াহুদি সবচেয়ে বড় দুশ্মন এটা আল্লাহ কোরআনে বলেছেন কিন্তু আপনি ফিলিপাইন চলে যান আমাদের সহকর্মী আছে সাথী সঙ্গী ফিলিপাইন আছে একই উঠানে থাকছে বাপ এক ধর্মের মেয়ে মুসলমান হয়ে গেছে হয়তো ছেলে মুসলমান হয়ে গেছে দেখা সাক্ষাৎ চলছে খাওয়া দাওয়া মানে একে অপরকে মেনে নিয়েছে তোমার ব্যক্তি স্বাধীনতা আছে ঠিক আছে পশ্চিমা দেশ খানিকটা এরকম ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে কখনো কখনো হয়তো কোন কোন পরিবারে মেনেছে যদিও আসলে নামে শুধু বলে স্বাধীনতা নেই ইসলামের কথা বলে স্বাধীনতা নেই হ্যাঁ নাঙ্গা হওয়ার জন্য স্বাধীনতা আছে উলম্ব কেউ যদি রাস্তায় করে বলছে এটা স্বাধীনতা কিন্তু যদি কেউ হেজাব করে মাথায় ওই আধা হাতের কাপড়টা আমাদের ওদের আবার পশ্চিমা হেজাব তো বুঝতেই পারেন অধিকাংশ মহিলাদের এদিকে জেন্টস প্যান্ট টাইট আর ওইদিকে একটা টি শার্ট গেঞ্জি টাইট হয়ে লেগে আছে আর তার ওপরে একটু এখানে আধা হাতের একটা কাপড় বেঁধেছে চুলো কিছু দেখা যাচ্ছে এই স্কার্ফ যেটা এইটাতে এটা কি মনে করে মাথায় একটু কিছু কাপড় থাকলেই এক শ্রেণীর মুসলিম সমাজ যেসব ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশে বসবাস করে অথবা এইরকমই পশ্চিমা দের অনসারী দেশ যেমন পূর্বে হইল জাপানে অস্ট্রেলিয়াতে মালদ্বীপ গেলাম ওখানে ওই অবস্থা সুহান আল্লাহ মুসলিম মেয়েরা মাথার উপরে একটা ছোট কাপড় আছে মালদ্বীপের একটা বৈশিষ্ট্য দেখলাম ভারতেও মুসলিম মেয়েরা বা বাংলাদেশও মুসলিম মেয়েরা মাথা খোলা বুকের উপর একটা লটকিয়ে দিয়েছে কি গামছা লটকিয়ে দিয়েছে ওদের ওনাটাই গামছা বলা উচিত কারণ বাঙালিরা গামছা লটকায় তাই না তো গামছা একটা লটকে দিয়ে ঝুলিয়ে দিয়েছে আর ঘুরছে এটা ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলিম পরিবারে আছে কিন্তু মালদ্বীপে এটা দেখলাম না এমন কোন মেয়ে নেই এয়ারপোর্টে চাকরি করছে পুরুষদের সাথে একা করে কিন্তু মাথার ওপর আধা হাত আর এক হাতি যাই হোক এটুকু একটা কাপড় আছে ওটার নাম হেজাব তাদের কাছে পশ্চিমা সভ্যতা এটাকে হেজাব বুঝেছে মুসলিম মেয়েরা আসলে এটা হেজাব নাই ওইটা যেমন হেজাব নাই তেমনি এই নাঙ্গা চলাফেরা করা মাথা খুলে ভারত বাংলাদেশ পাকিস্তানে যে মুসলিম অনেক মেয়েদের যুবতীদের মহিলাদের এটা বেহায় আরো বেশি বেহায় ব্যাপার দেওয়া বরং কোনটাই একে অপর থেকে কম না একই ধর্মের অনুসারী হইতে হবে এটা ভারত বাংলাদেশে হয়তো সাধারণত মেনে নিতে চাইবে না কিন্তু এমনও দেশ আছে যেখানে মেনে নেই সুতরাং হয়তো বা সম্পর্ক হয়ে গেছে ঠিক আছে তুমি ধর্মকর্ম তোমার করো কিন্তু আমাদের যাতায়াত থাক এখন মেয়ে হয়েছে মুসলিম আর বাপ হচ্ছে হিন্দু বা খ্রিস্টান যদি বিয়ে দেয় এই ক্ষেত্রে ওই খ্রিস্টান বাপ মেয়ের মুসলিম মেয়ের বিয়ে দিতে পারবে না পারবে না কিন্তু মেয়েও খ্রিস্টান আর বাপও খ্রিস্টান অলিও খ্রিস্টান বিয়ে দিতে পারবে না পারবে না পারবে বোঝা গেছে মেয়েও নাস্তিক আর বাপও নাস্তিক বিয়ে দিতে পারবে না পারবে না পারবে অলি কারণ খবিসের খবি খবিস আর খবিস অলি বুঝছেন না নোংরা নোংরা অলি কিন্তু এটা মুসলিম মেয়ে নামাজি ওর বাপ হচ্ছে নাস্তিক হ্যাঁ ভাই হচ্ছে নাস্তিক তাহলে অলি নয় সে মুসলিম নয় যেহেতু অলি নয় সে তো একই দিনের হইতে হবে এটা হচ্ছে তাহলে কটি হলো এই চারটি শর্ত চারটি শর্ত কিসের জন্য অলি হওয়ার জন্য এখন একটা শর্ত হচ্ছে সততা আদালত ন্যায় পরায়ণ হওয়া সত্যবাদী হওয়া ফাঁসেক না হওয়া ফাঁসেকি থেকে মুক্ত হওয়া এটা শর্ত কি না এতে ইখতলাফ রয়েছে ইখতলাফ ভাষ্যকার উল্লেখ করেছেন হয়তো যখন আসবে উল্লেখ করবে একদল বলছেন যে এটাও শর্ত অর্থাৎ যে অলি হবে সে যেন ফাঁসেক না হয় সে যেন ফাঁসেক না হয় তার মানে ধরেন ও হারাম খায় সুদ খায় ঘুষ খায় বাপ মুসলমান সুদ খায় ঘুষ খায় ফাঁসেক না হয় কাফের কাফের হলে আবার একমত সবাই কাফের যদি হয় কোনটা কুফরি কবর মাজারে সেজদা করা কুফরি বড় শির্ক নামাজ ছাড়া নামাজ ছাড়া একদল অলমাদের কাছে গবেষক অলমাদের কাছে কুফুরি তাহলে যারা এই বিশ্বাস রাখে যে বে নামাজি মুসলিম থাকে না তাদের জন্য ওই মেয়েও যদি বিশ্বাস রাখে বা ওখানকার মুসলিমরা যদি এই বিশ্বাস রাখে যে বে নামাজি মুসলিম নয় তাহলে ওই লোক অভিভাবক হতে পারবে না একটা নামাজি মেয়ে যেমন সৌদি আরবে সৌদি আরবে সাধারণ লোক জানেন যে বেনামাজি মুসলিম না মাফি সালাম মাফি ইসলাম এটা একটা মূর্খ সৌদিও জানে কথা বোঝা গেছে কারণ এটাই হচ্ছে সহি কথা করন হাদিসের আলোকে এবং এখানকার আলমাইকেরাম আইমাইকেরামদের মত যে নামাজ পাঁচ অক্ত পড়ে না তার মানে মুসলিম নয় তাহলে এখানে একজন বেনামাজি নামাজি মেয়ের বিয়ে দেবে ওলি হইতে পারবে না কিন্তু ধরেন বাংলাদেশে ভারতে বেনামাজিকে মনে করে এমন কোন অপরাধ নামাজটা পড়ে না বাকি সব ভালো হ্যাঁ বেনামাজিকে বড় ফাঁসেক মনে করে কিন্তু কাফের মনে করে না তো এই ক্ষেত্রে ইখতলাফ আছে যে ফাঁসেক হইলে অভিভাবক হইতে পারবে কিনা একদল বলছেন ফাঁসেক অভিভাবক হইতে পারবে না মৃত্যু বা চরিত্র ভালো না বাপের চরিত্র যদি ভালো না হয় তো মেয়ের খারাপ চরিত্রের সাথে বিয়ে দিয়ে দিবে কারণ যে চরিত্রহীন চরিত্রহীন জামাই খুঁজবে ধার্মিক যাবে তার পছন্দ হবে না আরে ঘরে ধার্মিক লোক আসলে আমাকে নামাজ পড়া লাগবে হ্যাঁ আমারও ইয়ে ডানে বামে চলা মুশকিল হয়ে যাবে তাই না তো এই ক্ষেত্রে একদল বলছেন যে ফাঁসে হইলেও অলি হইতে পারবে না তো তাদের কাছে পাঁচ নম্বর শর্ত হচ্ছে আদালত সততা শর্ত বলি সাবালক হইতে হবে শরীয়তের যাতে করে দায়িত্বভার তার উপরে এসে যায় পুরুষ হইতে হবে তারপরে বিবাহের উপকারিতা অপকারিতা সম্পর্কে হ্যাঁ জ্ঞানী হইতে হবে হ্যাঁ তারপরে অভিভাবক আর যে মেয়ের বিবাহ দিচ্ছে দিন দুইজনের একই হইতে হবে আর আর একটা ফাঁসে কি মুক্ত হইতে হবে সততার শর্ত যেটাতে দ্বিমত রয়েছে কিন্তু আগের চারটিতে কোনো দ্বিমত নেই ওলি কাকে বলে এ সম্পর্কে বলছিলাম একটু আগে যে ওলি কাছের থাকতে দূরের হবে না ওলি হচ্ছে হোয়া আকরাবুর রিজাল এলাল মার আতি মেয়ের সবচাইতে নিকটবর্তী পুরুষ নিকটবর্তী মহিলা নাই নিকটবর্তী মহিলা মা হ্যাঁ না আকরাবুর রেজাল এলাল মারা যেই মেয়ের হলি হচ্ছে বিবাহ দিচ্ছে সেই মেয়ের সবচেয়ে নিকটাত্মীয় পুরুষ এ হচ্ছে আসল ওলি ফালা মা ওজুদ আকরাব মিনহ কাছের অভিভাবক থাকতে কাছের পুরুষ থাকতে দূরের কোন পুরুষ কোন মেয়ের বিবাহ দিতে পারবে না তাহলে সবচেয়ে কাছের কে বলছেন ওয়াকরা বহুম আবুহা সবচেয়ে নিকটবর্তী হচ্ছে মেয়ের বাবা সুম্মা জাদুহা মিনাল আব তারপরে হচ্ছে তার দাদা মানে যেটা আমাদের দেশে দাদা বলি আরবিতে জাদ শব্দটি দাদার ক্ষেত্রে বলা হয় আর নানার ক্ষেত্রে বলা হয় এখন দাদাও বেঁচে আছে নানা বেঁচে আছে কে বিয়ে দেওয়ার বেশি অধিকার রাখে বলছে জাদ্দুহা মিনাল বাপের পক্ষ থেকে যে জাদু অর্থাৎ যাকে দাদা বলা হয় নানা নয় নানা যদি ঝগড়া হয় হ্যাঁ? আমি বিয়ে দেবো আমার নাতি না তার হক নেই ওয়াইন আলা দাদা নাই কিন্তু দাদার বাপ বেঁচে আছে দাদার জায়গা নেবে জি দাদার পরে দাদার বাপ দাদার বাপের পর হইতে পারে যে কেউ একশো দেড়শো বছর বেঁচে আছে কিন্তু পঞ্চাশ বছরে মারা গেছে তার বাপ মারা গেছে দাদা মারা গেছে হইতে পারে না জি শরীর সকলের জন্য সুতরাং এই বিষয়টি স্পষ্ট ওয়াইন আলা যতই ওপরে চলে যাক না কেন কিন্তু ওই যে দাদার ওপর দিকে যাচ্ছে দাদার বাপ দাদার বাপের বাপ এই করে যাচ্ছে সুতরাং ও অলি বেঁচে থাকলে অলি কাছেটা না থাকতে দুই এটা হলো দুই নম্বর হয়েছে তিন নম্বর সোম্মা ইবনহা তারপরে যেই মহিলার বিবাহ হচ্ছে তার ছেলে সন্তান ছেলে সন্তান মেয়ে সন্তান নয় ছেলে সন্তান ছেলে মায়ের বিয়ে দিতে পারে এটা যেহেতু আমাদের সমাজে দেখা যায় না হ্যাঁ কারণ এইরকম ছেলে সাবালক হলে মাকে বিয়ে করতে দিবে না এ মায়ের কোন ইয়ে উঠেছে রে বাপরে বাপ মা বিয়ে করবে আর ছেলে বিয়ে দিবে ছেলের জন্য লজ্জাকার বিষয় কুসংস্কার এগুলো আমাদের কুসংস্কার শরীয়তে আছে নবী করিম সাল্লামের এক সাহাবি আমি ওইটা পড়ে আসিনি কিন্তু এক সাহাবি বলছেন আমি সাবালক ছেলে আমার মায়ের বিবাহ বিবাহ বসবে আমি মায়ের বিবাহ দিয়েছি বলি হয়ে জি হ্যাঁ সেই হাদিস তিন নম্বরে তাহলে ছেলে মায়ের বিয়ে দিবে অলি হয়ে ছেলে তাহলে ভাইয়ের আগে ছেলের হক না নাজালা যতই নেমে যাক ছেলে নাই কিন্তু ছেলের ছেলে ছেলের ছেলে যেটা আমাদের ভাষায় পোতা নাতি না নাতি দূরের মানে মেয়ের ঘরটা না ছেলের ছেলের ঘরের ছেলের ঘরের নাতি যারা নাতি সবটাকে নাতি বলেন তারা কিন্তু গোপালগঞ্জের লোকের ভালো মাসা আল্লাহ ওরা আবার পোতা বলে পোতার নাতিতে পার্থক্য হয়ে যায় বোঝা যায় বুঝছেন আবার পোতাটা আপনাদের বুঝা অভ্যাস সেজন্য বুঝে গোপালগঞ্জের লোক বুঝছেন না মানে ছেলের ছেলে ছেলের ঘরের ছেলে যদি হয় তো ওটা হচ্ছে পোতা আর মেয়ের ঘরের ছেলে যদি হয় তো সেটা হচ্ছে নাতি জি এটা হচ্ছে আমাদের রাজশাহী মালদহ এই এলাকার ভাষা আবার গোপালগঞ্জের সাথে মিলছে আমাদের দাওয়াতি কাজ করে কোন এলাকার কোন ভাষা আছে আমাদের অনেক নলেজ হয়ে যায় তাই না কারণ মাসা জিজ্ঞেস করে যে আমার এক নাতির এই সমস্যা কোন নাতি বুঝতে হয় আমাদেরকে জি হ্যাঁ বাপ তারপরে দাদা ছেলে হ্যাঁ, হ্যাঁ ছেলে ও একসাথে ছেলে যত নিচে চলে যাক একটার মধ্যে ছেলে ছেলের ছেলে ছেলের ছেলের ছেলে সব ওই ছেলের অন্তর্ভুক্ত এই জন্য যেমন ছেলে বিয়ে করতে পারে না নিজের মাকে তেমন ছেলের ছেলের ছেলে বলছে আমার তো দূরের দাদি দাদির সাথে অসমাজাক করে আমাদের বেকুব সমাজে মূর্খ সমাজে ওই রকমই হারাম দাদি নানি ওই রকমই হারাম যেমন নিজের মা হারাম অম্মাহাত রকমের মধ্যে সামিল মাহাত শুধু নিজের মা নাই বাপের মা মায়ের মা ওরাও মা জি মাহাত কোরআনের ভাষায় তিনটা হলো আল্লাহফাল আকরাব যত কাছের হবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে চার নম্বরে হস্তম্মা সাকি কোহা তারপরে আপন ভাই মেয়ের আপন ভাই কি হবে অলি হবে কারণ ভাই তিন রকমের আছে ভাই কত রকমের আমাদের দেশে এত রকমের ভাই না ইসলামে তিন রকমের ভাই আছে আমাদের দেশে তো খালাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই চাস্তো ভাই চাস্তর চাস্ত ভাই ভাইয়ের শেষ নাই এগুলো ভাই ভাই না এগুলো ভাই এমনি বংশ বা আত্মীয়তা এদের সাথে আছে কিন্তু শরীয়তে হালাল হারামের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে এরা ভাই নয় আমি যেটা বলছি ওই ভাই নয় এটা তো শরীয়তে হালাল হারামের ক্ষেত্রে সম্পর্কিত ভাই হচ্ছে তিন রকম আর তিনের সাথে আর একটা লাগানো দিয়ে চার করা যেতে পারে তা হচ্ছে আপন ভাই বাপ মা দুই দিক থেকে শরিক বাপ মা এক আপন ভাই যেটাকে আমরা বলি সকিক বলা আরবিতে দুই নম্বরে হচ্ছে বাপ শরিক বাপে শরিক মা দুই হ্যাঁ বই বই মাতৃয় হইল এটা মা হচ্ছে দুই আর বাপ হচ্ছে এক তো বই মাতৃয় তাই না জি তিন নম্বর হচ্ছে বই পিতৃ মা দুই কিন্তু হ্যাঁ বাপ দুই কিন্তু মা হচ্ছে এক এটা হচ্ছে বই পিতৃ পিতা দুই একাধিক কিন্তু মা হচ্ছে একটাই মা দুই জায়গায় বিবাহ বসেছে এই তিন ভাই অলি হবে কিন্তু ধারাবাহিক সিরিয়ালের সাথে তরতিবের সাথে যদি আপন ভাই থাকে তাহলে সৎ ভাই হবে না বই মাতৃ বই পিতৃ হবে না আপন ভাই না থাকলে তখন বই পিতৃ বই পিতৃ বেশি বই মাতৃ যে সৎ ভাই বাপের শরীর বাপের দিকটা শক্তিশালী আর তারপরে তখন বই মাতৃয় যেটা মানে সৎ ভাই যেটা আর তারপরে হচ্ছে যদি সৎ ভাইও না থাকে তখন কোনটা দুধ ভাই না না না বই পিতৃয় বই পিতৃয় আমাদের অঞ্চলে এর একটা নাম আছে কাঠ ভাই আপন ভাই সৎ ভাই আর কাঠ ভাই এসি কেন বন্ধ করলেন কাঠ ভাই কেন বলে জানেন ও যে কাঠে যেমন রস নেই তেমন এই ভাইয়ের কোন মায়া নেই এগুলো মূর্খদের কথা ওই মুরব্বীদের কাছ থেকে শোনা কথা এগুলো বললাম এগুলো কোন হাদিস করার কথা না সোম্মা সাচু আপন ভাই অথবা বলছেন সোম্মা আখু হালে ওয়াহাকাজা আল্লাহ হাসবে তকদিমে ফিল মিরাস মিরাসে উত্তরাধিকারের ক্ষেত্রে উত্তরাধিকারীর ক্ষেত্রে মানে ওরাসাতের ক্ষেত্রে যেই সিরিয়াল রয়েছে যে আপন ভাই থাকতে সৎ ভাই পাবে না ওই রকম ভাই যদি একাধিক থাকে কোন ভাই বিয়ে দিবে বড় ভাই দলিল দলিল মাস্ট বড় ভাই দিবে ওর জরুরি তো যদি দ্বিতীয় ভাই বিয়ে দিয়ে দেয় তৃতীয় ভাই বিয়ে দিয়ে দেয় হবে না হবে না এসব মাসলা তখন আসবে হ্যাঁ কারণ স্তরের দিক দিয়ে তো সমান বড় ভাই মেজ ভাই ছোট ভাই সবাই তো সমান ভাই আপন ভাই সবগুলি আপন ভাই এই ধরে খুব বেশি বলা যেতে পারে যে বড়কে শ্রদ্ধার হাদিস রয়েছে কাব্যের কাব্যের দুইজন লোক কথা বলতে এসে নবী করিম সাল্লামের সাথে একজন একটু বয়স বয়োজ্যেষ্ঠ বয়স্ক আর একজন একটু অল্প বয়সের ওর চাইতে কম বয়সের ওই যে কম বয়সের ও আবার বাকপটু কিছু লোক থাকে বয়সে বয়সে তো আমার বাপ বড় কিন্তু হ্যাঁ, আমাদের অঞ্চলে একটা কথা আছে ওটাকে হাবে তবে তো আমি বড় হাবে তবে মানে বেশি কথা বলা আর কি হাবে তবে বাকপুট হয় আর কি জি তো ওই রকম ব্যাপার আছে তো ওই লোক যে বয়স কম ও একটা ঘটনা নিয়ে একটা খুনের ঘটনা ইহুদিরা খুন করেছিল এক মুসলিমকে ঘটনা নিয়ে দুই ভাই এসছে এক ভাই ছোট এক ভাই বড় ছোট ভাই বেশি কথা বলা শুরু করেছে নবী জানতে বলেন যে এটা ছোট ভাই এটা বড় ভাই বলে কাব্যের কাব্যের মানে বড়কে কথা বলতে দাও বড় কাকে কথা বলতে দাও এটা হচ্ছে শরীয়তের এটা হচ্ছে উত্তম বিধান কিন্তু দেখা যাচ্ছে বড় কথা বলতে পারে না বড় এক সময় কথা বলা অভ্যাস নাই পাঁচটা লোকের সামনে বলতে পারবে না কাঁপছে তত্তর করে তো ছোট বলবে না এখন মাসলা দেখেন বলছে এজা জৌয়াজাল মার আতাল ওয়ালিউল আব আদমা ওজুদিল আকরা ফাখতালা ফাল অলমা কাছের অলি অভিভাবক থাকতে দূরের অলি যদি বিবাহ দিয়ে দেয় যেমন বাপ আছে দাদা বিয়ে দিয়ে বসে আছে যে কথা পাকা করে বিয়ে দিয়ে দিয়েছে বাপ নাই হয়তো বাইরে বিদেশে চাকরি করে দাদা বিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ মেয়ের বাপ বলছে না আমি বিয়েতে রাজি না সমস্যা বড় ছেলে বিয়ে দিয়ে বসে আছে বাপ আছে ফাখতালাফাল এই বিয়ে হবে কি হবে না অনুমতি দিলে হবে কি না একবারে বিয়ে বাতিল হবে ওলামাদের ইখতলাফ রয়েছে ফাবাদহম আর নেকাহ মফসুখুন কিছু ওলামারা বলেছেন নেকা এই বিবাহ বিচ্ছেদ ফাস ফাস মানে বিচ্ছেদ করতে হবে মাদহম কাল আর কেউ কেউ বলেছেন জায়জ হ্যাঁ অবাদহম কালালিল আকরাবে তাহলে একমত হচ্ছে যে কাছের ছিল কিন্তু দূরেরটা দিয়ে দিয়েছে বাপ ছিল দাদা বিয়ে দিয়ে দিয়েছে চলবে জায়জ আর এক দল বলছে যে নাই বিবাহ হবেই নাই সুতরাং বিবাহ বিচ্ছেদ করতে হবে তার মানে ফাঁসের বিবাহ বিচ্ছেদ করতে হবে আর তিন নম্বর মত হচ্ছে যে লিল আকরাবে যে কাছের ওলি তার অধিকার রয়েছে এই বিয়েকে স্বীকৃতি দিতে পারে ঠিক আছে আমার বাপ যখন বিয়ে দিয়ে দিয়েছে আমার মেয়ের হ্যাঁ আমি মেনে নিলাম বা আমার বড় ছেলে যখন বিয়ে দিয়ে দিয়েছে আমি থাকতে আমি মেনে নিলাম যদি মেনে নেই তাহলে ঠিক আছে বিয়ে স্বীকৃত অথবা সে ফার্স্ট করতে পারে না আমি এই বিয়ে মেনে নিতে পারি না আমার মেয়ের বিয়ে আমি দেব এখানে আমি পছন্দ করি দেব না তাহলে বিবাহ বিচ্ছেদ করার অধিকার রয়েছে ওসাবাব হাজার ইখতলাফ আলী তার আকারি আকার কাহক মুনশের মাজু হাকিল্লা বলছেন যে এই ইখতলাফের কারণ কি কারণটি বর্ণনা করেছেন যেগুলি আমাদের আর বেশি জানার তেমন কোন প্রয়োজন নেই সেজন্য আর ওতে লম্বা করতে যাচ্ছি না আসল হাদিসের মাসলা কি ছিল আসল মাসলাতি আসেনি তখন শুধু অলির কাছের আর দূরের এগুলিতে থাকলাম অলি হ্যাঁ? ছাড়া বিবাহ হয় না এটা হচ্ছে হাদিসের ভাষা তাই না এইটি হচ্ছে তিন এমামের মত এই বিষয়ে এখতলাফ রয়েছে অধিকাংশ আলামা মহাদ্দেসিন সকল প্রায় মহাদ্দেসিন আর তিন এমাম তিন এমাম মানে ইমাম মালিক শাফি আহমদ তারা বলছেন যে আন্নাল ওয়ালিয়া শারতুল্লি সেহাত আকদিন নেকা বিবাহ বন্ধন শুদ্ধ হওয়ার জন্য ওলি শর্ত ওলি ছাড়া বিবাহ হয় না ওয়াজাহাবাল ইমাম আবু হানিফা ওয়াতফাহ ইমাম আবু হানিফা আর তার অনসারী মোকাল্লেদিনরা বলছেন এলা আন্না আয়ুস্তারাত অভিভাবকের শর্ত নেই অভিভাবক ছাড়াও মেয়ে বিয়ের যদি সাবালিকা হয় বিয়ে বসে যায় তো বিয়ে হয়ে যাবে অধিকাংশ আলামাদের দলিল কি আর এমাম আবু হানিফারি বা দলিল কি একটু দলিলটা আপনাদেরকে টাচ দিচ্ছে বিস্তারিত না বল অমিন আদিল্লাহিম প্রথম কথা অধিকাংশ আলামা তিন এমাম এবং মহাদিসরা তারা যে বলছেন যে অলি ছাড়া বিবাহ হয় না আদিল্লা কাসিরা তাদের অনেক দলিল রয়েছে তাদের অনেক দলিল রয়েছে মাস আলাতুন আর আবু হানিফা এবং তার অনসারী দিন তাদের দলিল হচ্ছে Eh, বলছে তারা কেয়াস করেছে তো কেয়াস করলো হাদিস থাকা সত্ত্বেও তার আমরা কোনো খারাপ ধারণা ইমামদের সম্পর্কে রাখবো না হয়তো হাদিস পৌঁছেনি সেই জামাই নাই আশি হিজড়িতে তার জন্ম বিশ বছর তো একটা সাধারণ একটা আলেম হইতেই লাগে তাহলে একশো হিজড়ি থেকে একশো পঞ্চাশ পর্যন্ত একশো পঞ্চাশ হিজড়িতে ইমাম হনিফার হয়তো সেই যুগে হাদিসের এই চর্চা হয়নি বোখারিও লিখা হয়নি মুসলিম কোন হাদিসের কিতাব লিখা হয়নি আর এই হাদিসের সফরগুলো শুনে হাদিস পৌঁছেনি কিন্তু মাসলা বলতে হবে জনসাধারণকে ফতোয়া দিতে হবে তখন তিনি ইজতেহাদ করতে গিয়ে কেয়াস করেছেন কেয়াসের আশ্রয় নিয়েছেন যুক্তির আশ্রয় নিয়েছেন কেয়াস মানে যুক্তির আশ্রয় নেওয়া সাধারণভাবে বোঝানোর জন্য কেয়াস একটি অস্পষ্ট মাসলা দলিল পাচ্ছে না ক্লিয়ার দলিল পাচ্ছে না আর একটা এই ধরনের এর এর মতোই মাসলা তাতে স্পষ্ট দলিল আছে তখন যেটার স্পষ্ট দলিল আছে ওই ওই ওই মত বা ওই ফতুয়ার ওপর কেয়াস করছি যেটার অস্পষ্ট দলিল বা দলিল পাচ্ছি না সেটাকে যেটা দলিল খুঁজে পাচ্ছি না সেটাকে কেয়াস করবো কিসের ওপর এমন একটা মাসলার উপর যে মাসলার দলিল প্রমাণ আমাদের কাছে আছে এটা হচ্ছে কেয়াস তো সেই যুগে হয়তো হাদিস ছিল না থাকলে অবশ্যই হাদিস যদি সহি সনদে পৌঁছে আর হাদিস যদি পেয়ে যান তো হাদিস অস্বীকার কখনো করবেন রহমতুল্লাহ আলাই এটা হচ্ছে আমাদের ভালো ধারণা কিন্তু ক্রেয়াসের আশায় কেন নিলেন হয়তো হাদিস পৌঁছেনি ক্রেয়াসটা কি বলছেন যে একজন মহিলা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেনা কাটার ক্ষেত্রে তার নিজের ব্যক্তি মালিকানে পয়সা আছে বাপের অনুমতি নিতেই হবে বলেন বাপের টাকা নেই নিশু মেয়ে চাকরি করে হ্যাঁ মেয়ে চাকরি করে অথবা মেয়ের বিজনেস আছে আর বিজনেসে ভালো ইনকাম করে কেনাকাটা করবে প্রত্যেকটার ক্ষেত্রে বাপের অনুমতি নিতে হবে যে এটা কিনবো কিনা এটা বেচবো কিনা এটা কিনবো কিনা বেচবো কিনা হ্যাঁ এটা কেউ বলে না এমন সাফিও বলে না মালিক বলে না আহমদ বলে না বহানি বলে না কেউ বলে না বলছে যে এটাতে যখন সে স্বাধীন নিজের ধন সম্পদে সে তার পুরো নিয়ন্ত্রণ রাখে তা সার্ভ করতে পারে তাতে যদি আমার পয়সা আমি দান করবো বাপের অনুমতি নিতে হবে আমি আমার নিজের চাকরি করে ইনকাম করি আমি ইসলামী সেন্টার দান করবো আমি মসজিদে দান করব আমি এতিমখানায় দান করব বাপের অনুমতি নিতে হবে না দিতে হবে না না প্রয়োজন নেই কারণ বাপের পয়সা দান করছে না বাপের পয়সা দান করলে তখন অনুমতি আবশ্যক তো বলছে যখন ব্যবসার ক্ষেত্রে অথবা কেনা বেচার ক্ষেত্রে মহিলার নিজের ক্ষমতা আছে ক্ষমতা মানে তার বৈধতা আছে ঠিক তেমনি এই রকমই নিজের বিবাহের ক্ষেত্রে নিজের মালিক সাবালিকা মহিলা নিজের বিয়ে নিজে দিয়ে দিতে পারে অর্থাৎ নিজেই অলিকে না জিজ্ঞেস করে তার অনুমতি না নিয়ে বিয়ে বসে যেতে পারে এটা হচ্ছে কেয়াসের দলিল যুক্তি মনে রাখবেন কোরআন মাহাদিসের দলিল থাকা সত্ত্বেও কারো জন্য যুক্তি দাঁড় করা যায় নয় জেনে শুনে জেনে শুনে কেউ যদি কোরআনের দলিল রসুলের হাদিসের দলিল সামনে যুক্তি পেশ করে সে হক পথে নেই সে গোমরা এতে কোন সন্দেহ নেই আর এই ভুল ধারণা থেকে বাঁচাবার জন্য বললাম যে এমাম সাহেবের কাছে হতে পারে হাদিস পৌঁছেনি যার ফলে তিনি কেয়াসের আশ্রয় নিয়েছেন নাহলে হাদিস থাকবে আর যুক্তির আশ্রয় নেবে না বরং এমাম আবু হানিফার কাছে জয়ীফ হাদিস কেয়াসের ওপর যোগ্য তাহলে তিনি সহি হাদিস পেলে কি করে ছাড়তে পারেন বোঝা গেছে হাদিসের গুরুত্ব তার কাছে ছিল কিন্তু জানলে তো পৌঁছিলে তো আমি একটা দলিলই জানি না সুতরাং দলিল জানি না সেজন্য ভুল করলে তো আমার তো দোষ নাই চেষ্টা করেছি দলিল খোঁজার পাই নাই তারপরে এই যুক্তির অধিকাংশ আলামারা জবাব দিয়েছে ইন্নাহ কেয়াসন ফাঁসেদুন এই হচ্ছে কেয়াস ভ্রান্ত কেয়াস ভুল কেয়াস লে সালাসাতে অমর তিনটি কারণে ওই সব প্রথম কারণ হচ্ছে ইন্নাহ কেয়াসন ফি মোকাবালাতে নাস দলিল হাদিস থাকতে আপনি যুক্তি পেশ করবেন সুতরাং এই ইতিহাস কোন মূল্য রাখে না বরং এই ইতিহাস সম্পর্কে বলা হয়েছে যে প্রথম যুক্তি কে দাঁড় করেছিল আল্লাহ বলেন উসজুদুল আদম এটা হচ্ছে শরীয়ত দলিল কাকে সিজদা করতে হবে আদমকে আর জিন কি বলল ইবলিস আমি তার চাইতে সিনিয়র বেশি আনা খাই রুমিন ওকে মাটি দিয়ে পয়দা করা হয়েছে আদম কার আমাকে আগুন দিয়ে আগুন ওপরে যায় মাটি নিচে নামে এটা ঢিল ঢিল ছড়ে নিচে আসবে আমি কেন সিদ্ধা করবো আমি কেন যুগব সে যুগুক যুক্তি তো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কেউ যদি জেনে শুনে কেয়াস পেশ করে তো এটা হচ্ছে আউআলমান কাসা ইবলিস আর যদি না জেনে করে তো বেচারা মাজুর না জেনে দলিল পৌঁছেনি যুক্তির আশ্রয় নিয়েছে কেয়াসের আশ্রয় নিয়েছে তার হক আছে নেওয়ার কিন্তু তারটা যখন ভুল তখন ভুল ছেড়ে দাও আমাদের জন্য ফরজ তার এই যুক্তিটা যখন ভুল আমাদের কাছে হাদিস পৌঁছে গেছে রসুল্লাহামের হাদিস আলার রাস আইন সির নত করে আমাদেরকে মানতে হবে কিয়াসকে ছুড়ে ফেলতে হবে তারপরে আর একটা জবাব দিয়েছেন যে দুটোকে যে একই রকম সাদৃশ্য তা দেখালে এটা ভুল কেনাকাটা আর বিবাহ বন্ধন আগদে ভাই আর আগদে নেকা দুটোতে পার্থক্য আছে বলছেন আমরি ওয়া বিবাহ একটা লাইফ জিন্দেগির বিষয় ষাট সত্তর আশি বছর কি একশো বছরই বাঁচবে এর সাথে সংসার করতে হবে হ্যাঁ তাহলে এই বিষয়ে দূরদর্শিতা তারপর চারিদিক থেকে বিষয়টাকে স্টাডি করা যে এখানে বিয়েটা ঠিক হবে কি হবে না মেয়ে আবেগী হইতে পারে মেয়েদের স্বভাব আছে কিছু মেয়েদের যেহেতু দুর্বলতা আছে আল্লাহ পাক সৃষ্টিগত দুর্বলতা রেখেছে মেয়ে সামান্য একটা ভালো কিছু দেখে লাফিয়ে যেতে পারে দেখলো যে ছেলে স্মার্ট আর দেখা দেখি কিছু না রুজি রোজগার কোন ব্যবস্থা আছে কি নেই দিনদারি আছে কি না নামাজ পড়ে কি না কিচ্ছু দেখা দেখি না দেখতে ভালো লেগেছে ছেলেকে পাগল হয়ে গেছে হইতে পারে না হচ্ছে কোন মেয়ে স্মার্ট দেখে পাগল হয়ে যাচ্ছে কোন মেয়ে দেখছি টাকা রে টাকার টাকা আর কিছু দেখা দেখি নেই আর কিচ্ছু দেখলো না পয়সা দেখে পাগল হয়ে গেল মেয়েরা এত দুর্বল যে এরকম একটা কিছু দেখে পাগল হইতে পারে আবার দেখলো যে আরে এরা নেতা বংশের রে এই ছেলের বাপ মন্ত্রী হ্যাঁ এমপি পাগল ওই কথা এক কথা দিয়ে পাগল হ্যাঁ একই সাথে একই কলেজের মধ্যে পড়াশোনা করে আর ছেলে ওকে একটা জানিস আমি এমপির ছেলে এমপির ভাতি যা পাগল হয়ে গেছে কিন্তু ছেলে অত সহজ একটা মেয়ে যদি বলে আমি এমপির মেয়ে অত সহজে পাগল হবে সবকিছু মিলিয়ে জুলিয়ে দেখবে যে এর চাইতে ভালো পাবো নাকি তারপর এর আরো পাঁচটা দিক ঠিক আছে কি না সবকিছু দেখবে কিন্তু এদের যে বিবেক বুদ্ধির দুর্বলতা না কাসাত আকল বলেছেন নবী করিম সাল্লা যার ফলে একটা কিছুতেই আবেগে লাফিয়ে উঠতে পারে কিন্তু বাপ যদি গাইড করে না ঠিক আছে তোমারও পছন্দ কিন্তু আমি চারিদিকটা দেখছি তোমার জন্য উপযোগী হবে কিনা এই জন্য এলায়াতের শর্ত লাগানো হয়েছে অলি শর্ত লাগানো হয়েছে ব্যবসার ক্ষেত্রে অসুবিধা নেই ব্যবসা একটা সামান বাপকে না বলে একটা জিনিস কিনে ফেলেছে একশো দুশো রিয়াল না হয় লস করলো অথবা জিনিসটা খারাপ হয়ে গেছে সামান্য কিছুর ক্ষতি হলো কিন্তু বড় ধরনের তো আর কোনো ক্ষতি হলো না কিন্তু বিবাহ একবার হয়ে গেলে বড় ধরনের ক্ষতি কিছুই যদি না হয় বিবাহ যদি ঠিক না ঠিকে তো মেয়ে আর কুমারই থাকলো না আরে তালাক প্রাপ্তা তালাক হয়েছে এক স্বামীর ঘর থেকে ফেরত ফেরত এসছে বড় দোষ আমাদের সমাজে এই মেয়ের বিবাহ হয় মুশকিল যত সুন্দরী হোক ঠিক কিনা জি হ্যাঁ সুতরাং ব্যবসার সাথে বিবাহকে তুলনা করে দিবেন আর ব্যবসার ক্ষেত্রে মেয়ে বাপের বিনা অনুমতিতে নিজের পয়সা দিয়ে কেনাকাটা করতে পারে সে যেন বিবাহ বসে যেতে পারে এই কেয়াস ফাসেদ এই কেয়াসও ঠিক না যুক্তিও ঠিক না বিবাহ বন্ধন আগদে নেকা কখনো কখনো মানুষের জন্য কলঙ্কের কারণ হয়ে যায় যেটা মেয়েটি বুঝছে না হয়তো বাপের সাথে হয়তো ওই পরিবারের বা যেই যেই ঘরে বিয়ে হচ্ছে ওই ছেলের বাপের কোনদিনের মিল নাই অথবা বিভিন্ন দিক হতে পারে ও ওদের মধ্যে ওই বংশে এমন কিছু দোষ আছে যে যদি লোকেরা জানে যে অমুকের মেয়ের ওই ঘরে বিয়ে আরে এইরকম ঘরে এইরকম পরিবারে বিয়ে দেয় ওরা তো খুনি ওই বংশ তো অমুক ডাকাত বলেন যে একটা সম্ভ্রান্ত মানুষ একটা পরেশগার মানুষ তার মেয়ে যদি বিনা অলিতে বিবাহ ডাকাতের ঘরে গিয়ে বাপ ডাকাত অথবা চাচা ডাকাত তারপরে বলবো ডাকাতের বংশে বিয়ে হয়েছে অমুকের মেয়ে সম্ভ্রান্ত লোক আলেম মানুষ পরেশগার মানুষ আর ডাকাতের বংশে বিয়ে দিয়েছে বলবে না তাহলে কলঙ্কের কারণ হইতে পারে সুতরাং বিয়ের ক্ষেত্রে মেয়েকে এইরকম ছেড়ে দেওয়া যাবে না যে ও ব্যবসা বাণিজ্যের মতো নিজেকে বিক্রি করে দিতে পারে যেখানে বিবাহ বসবে বসতে পারে না এটা হচ্ছে তৃতীয় কারণ কিসের এ কেয়াস যুক্তিসঙ্গত নাই অযুক্তি কিয়াস এই কেয়াস ব্যবসার ওপর বিবাহকে কেয়াস করা কেয়াসে ফাসেদ তাহলে হাদিসের জবাব হাদিস যখন চলে এসছে ইমাম সাহেবের যুগে হাদিস ছিল কিনা আল্লাহ ভালো জানে কিন্তু মুকাল্লিদিনরা এই হাদিসকে রদ করে এই কোর্ট ম্যারেজকে কি করে জায়জ করে দিয়েছে মোকাল্লেদ মোল্লারা মৌলী সাহেবরা তো সে সম্পর্কে বলছেন ভাষ্যকার মক্কাতুল মক্কার কাজী ও তারা তেনে কোন তারা তাবিল করে হাদিসটার বাতেলন মানে হচ্ছে বাতেল মানে এই বিবাহ বাতেলের কাছাকাছি মানে টিকবে না যেমন আমাদের সমাজে বলে যে লাভ করা প্রেমের বিয়ে লাস্টিং করে না এইভাবে তাবিল করেছে মানে অলি ছাড়া যে বিবাহ হয় এগুলো টিকে না শরীয়তে বাতিল এই অর্থ না করে অপব্যাখ্যা তাবিল করলো হ্যাঁ তাবিল করলো কি করলো যে বেসাদাদিল বুতলান কিন্তু এই রকম উদ্দেশ্য নবী করিম সাল্লাম বলবেন হাদিস হ্যাঁ না স্পষ্ট হাদিস লা নেকাহা অজুদি নেই কখনো কখনো বলছে যে না মেয়ের যদি জ্ঞান বুদ্ধি কম থাকে মজুনো না হয় অথবা বালিকা হয় তাহলে এই ক্ষেত্রে হাদিস লানে কাবিয়া যদি নাবালিকা হয় তাহলে অলি ছাড়া বিবাহ হয় না যদি হয়তো জ্ঞান বুদ্ধি কম হয়তো আধ পাগলি অথবা পাগলি তাহলে বিবাহ হয় না এগুলো কথা কোথায় পেলে এগুলি করে হাদিসকে রদ করা হাদিস রেজে ছুঁড়ে ফেলা আর কেয়াসের পেছনে ছোটা এটা কোথায় পেলে এগুলো মোকাল্লিনদের মোকাল্লিদিনদের স্বভাব যে তাদেরকে মজাব রক্ষা করতে হবে ওহি রক্ষা করার কোনো প্রয়োজন নেই কোরআন এবং হাদিস রক্ষা করতে হেফাজত করতে হবে রসুলের হ্যাঁ ইত্তেবা অনুসরণ করতে হবে এইসব পর তাদের নাই মজাব রক্ষা করার জন্য উল্টে পড়ে লেগেছে এখন আহলে হক মিডিয়া আহনাফ মিডিয়া এই কয়েকটা মিডিয়া এখন শুরু করেছে বাজাও মজাব রক্ষা শুধু মজাব না মজাব যদি অরিজিনাল মজাবটা খাঁটি এমাম আবানি মজাব হইতো তাও একটা কাজের কাজ হইতো হ্যাঁ দেওবন্দি তরিকা বাঁচাও বেরোলবি তরিকা বাঁচাও চর্মনাই তরিকা বাঁচাও তরিকা বাঁচাও উঠে পড়ে লেগেছে এখন এই মিডিয়াগুলোর উদ্দেশ্য হচ্ছে তরিকা বাঁচাও ইসলাম বাঁচাও না তরিকা বাঁচাও জি তো যারা এইভাবে হাদিসের অপব্যাখ্যা করবে মোকাল্লিদিনরা তাদের উদ্দেশ্য হচ্ছে মজাব বাঁচা নয় তরিকা বাঁচা এ তবলিগি চিল্লা তরিকা বাঁচানোর জন্য আজকে দুপুরে আমাদের এক ভাই বলছেন যে এখন এই যে আহনাদ মিডিয়া এই তবলিগি মিডিয়া দেবন্দি মিডিয়া বলছে যে মদিনা ইউনিভার্সিটি থেকে আরবরা গিয়ে স্বীকৃতি দিয়েছে টুঙ্গির ইস্তেমার আজকে আমাদের ভাই বসে আছেন বলছেন আহনাদ মিডিয়া বলছে আমি বলছি যে দেখান মদিনা ইউনিভার্সিটির কোন ভালো ওস্তাদ গেছে অথবা কে গেছে যেটা মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ না যায়নি কে গেছে জানেন কি ধরনের লোকেরা গেছে আল কাসিমে উদাহরণস্বরূপ বলছি আল কাসিমে একজন লোক বলদিয়ায় চাকরি করে বলদিয়ার মোদির ও সৌদি তৈজরি বংশের নামটা পুরোটা বলছি না থাক একটু এই তৈজরি বলদিয়ার একজন হচ্ছে কি সরকার মদির সে হচ্ছে সরকারি একজন চাকরি প্রাপ্ত বলদিয়ার আর লোকের কাছে বলদিয়ার ওপরে যে কর্মকর্তা রয়েছে মিউনিসিপালিটি সেখানে দরখাস্ত করলে যে এখানে একটা ইসলামিক সেন্টার আল কাসিম খুললাম তো আমি ওখানে কাজটা করবো বেতনটা বলদিয়া থেকে আমাকে দেওয়া হোক মিউনিসিপালিটি থেকে দেওয়া হোক আর আমি এই দাওয়াতি কাজের জন্য এই ইসলামিক সেন্টারের মদির হয়ে বসি এটা আমরা যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র চোদ্দশো নয় হিজড়ি থেকে শুরু করে চোদ্দশো তেরো পর্যন্ত ওই সময় মানে এইটি নাইন থেকে নিয়ে নাইনটি থ্রি পর্যন্ত ওই সময় ইসলামিক সেন্টার প্রথম ইসলামিক সেন্টার খুলে আল কাসিমে যাতে করে বুঝতে পারেন আপনারা যে কোন ধরনের সৌদি অথবা আরবি এই বেদাতি চিল্লাতে যায় বা তবলিগে যায় বা ইস্তেমাতে যায় এই লোক তার শরীয়তের কোন জ্ঞান নাই না মদিনা ইউনিভার্সিটি সার্টিফিকেট তার কাছে না রিয়াজ জামিয়াতুল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি সার্টিফিকেট কোন ইসলামিক ইউনিভার্সিটির কোন সার্টিফিকেট না না বড় শাহিদের সাহিবিন বাজিম ওসাইমিন বড় বড় আলামাদের সাগরিদ না কারো কাছে ভালো আলেম কাছে লেখাপড়া করেনি কিন্তু লোকটার মধ্যে ধার্মিকতা আছে আল্লাহ ভীরুতা আছে লোকজনকে দাওয়াত দিব মুসলিমকে মুসলিম বানাবো আর এই যে মুসলিমরা গুনাগার হয়ে রয়েছে এই দেশে আসছে ইসলামের সহি দাওয়াত পৌঁছান একটু দাওয়াত দেবো এই নিয়ে ইসলামী সেন্টার খুললো তৈরি দীর্ঘদিন দশ পনেরো বছর থাকলো এতে করত কি প্রতি বছর সে এই রকমের এই যে তবলিগীদের ইজতেমাগুলিতে যেত এক বছর চলে গেল আপনার পাকিস্তানে পাকিস্তানে যেটা রায়ওয়ান্ডে তাদের বিশ্ব ইজতেমা হয় ওখানে চলে গেল আর এক বছর টঙ্গিতে চলে গেল এক বছর কোথায় নাকি আফ্রিকাতেও গিয়েছে এগুলি তার কাজ ছিল দীর্ঘদিন এই ইসলামী সেন্টারের মদির থেকে এই সব কাজ করেছে আর তারপরে তখন বেশ কিছু কোরআন সন্ন্যার ওলামারা যখন ধর্ম মন্ত্রণালয় লিখলেন যে এই লোক এখানকার কর্মকর্তা মুদির ইসলামী সেন্টারের আর ইয়ে তবলিগি চিল্লাতে যায় সমর্থন করে তারপরে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে আজকে থেকে পনেরো বছর আগেই মনে হয় কি তার একটু কম বেশি ওকে ইসলামী সেন্টার থেকে একেবারে আউট করে দেওয়া হয়েছে জি হ্যাঁ তো এইরকম যদি একজন যায় অথবা কাতার থেকে কাতারে তুবলিগি এলেম তো শরীয়তের নেই তেমন ওইসব দেশে আর কিছু হয়তো ধার্মিকতা আছে দাড়ি আছে পরেশগারি আছে আর এদের আখলাখ নমনীয়তা তাদের দলিল লোকের সাথে আবার সবার সাথে না যদি আপনাকে জানে যে আপনি ওদের তরিকা পছন্দ করেন তো সালামও দেবে না দেখবেও না আপনার দিকে পরীক্ষিত কিন্তু যদি ওদের তরিকার হন আর যদি আরব যায় তো জি হুজুরিও অনেকে পছন্দ করে আবার জি হুজুরিও পছন্দ করে ওরা কি করে যদি উঠাবে উঠেন উঠেন করে উঠাবে না তাহাজুদে যদি উঠায় কেমন করে উঠায় চিল্লাই গেছেন কেউ জানেন কেমন করে হ্যাঁ না না না বলেন যারা গেছেন জানেন পা টিপতে লাগবে আমার এক সম্বন্ধি দুষ্ট দুষ্ট ছিল খানিকটা তালবিল জামানে থেকে আমার আপন সম্বন্ধী দুষ্ট তো আব্দুল মাদিস আলাবির ভাই তো একবার ওই মাদ্রাসা পড়া কালে মনে হয় দেবন্দীদের মাদ্রাসায় পড়তো তবলিগে নিয়ে গেছে তিন দিনের জন্য এক মাদ্রাসা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে শুয়ে আছে ও বদমাইশি করে শুয়ে আছে আজকে খুব টিপুক আমার পা ঘরের ঘটনা বলছে সত্য ঘটনা এইগুলো হয় <clears throat> বলছে এসে খুব পা টিপতে শুরু করলো আর পা টিপছে আর ওরা গল্প করছে যাতে আমি উঠে যাই আমি কিন্তু এদিক থেকে কাথু ওইদিকে হই একবার একবার এইদিকে হই কিন্তু উঠি না যখন অনেকক্ষণ টিপাটাপি হয়ে গেছে আর জামাত শুরু তখন আমি উঠলাম উঠলাম তখন তো যদি যারা জি হুজুরি পছন্দ করে আপনারা জানেন যে মোদিরা কত জি হুজুরি পছন্দ করে এই ধরনের লোকেরা তো এক শ্রেণীর লোক খুব পছন্দ করে এগুলো হ্যাঁ পিছনে পিছনে ঘোরা জি হুজুরি তো সামু তারপর হাত পা টিপা এসব পছন্দ করে আমাদের সে মল বিষয় মাদ্রাসার শিক্ষকরা কি নিজের ছেলের কাছে জীবনে হাত পা টিপে নেবে না ওর ছেলে যদি অন্য কোন টিচারে টিপে তো বরদাস্ত করবে না কিন্তু মুসলিম সমাজের ছেলেদের হাত পাটিবার খেদমতে অধিকাংশ সময়টা লাগিয়ে রাখে মাদ্রাসা যে অবস্থা মাদ্রাসায় না পড়লে বুঝতে পারবেন না আল্লাহ হেফাজত করে এসব থেকে একদিন আমাকে জোর পরে খেয়ে দিয়ে ঘুম আসছে ওই সময় টিপতে লাগিয়েছে হাতগুলো টিপতে টিপতে আর বয়স মাত্র বারো বছর অথবা তেরো বছর হবে তেরো বছর বয়স হবে সেই সময় তো ঘুম আর ঘুম আমার ছেলে তেরো চোদ্দ ষোলো পনেরো এমামতি করে এখন ঘুমায় না জিজ্ঞেস করছি এমামতি তো ঘুম আসে না বলছে না ঘুম আসে না মনে হয় ঘুমো তুমি সালাম ফেরার পরে ঘুমো বলছে না ঘুমাই না এখন কি আর ঘুম আসে কিন্তু ওকে অনেক চেষ্টা করছে পাশে বসে নামাজ পড়েছে সালাফেরা সাথে চলছে ঘুমের এই চলছে ঘুম তো কথা বুঝছেন তো জোহর পরে ঘুমাবার সময় সকালবেলা জোহর পর্যন্ত লেখাপড়া করেছি খেয়ে দিয়ে পেটটা ভরে গেছে একটু ঘুমাবো ওই সময় বলছি একটু আমার হাতটা টিপু হাতটি টিপতে আমি মাথাটা ওর এতে আপনার বিছানাতে লাগিয়ে ঘুমিয়েই পড়েছি নিচে বসে ঘুমিয়ে গেছি ও দীর্ঘক্ষণ দেখছি আমি ঘুমাচ্ছি আরামে তোমার যাও যাও যাও যাও এই তো হচ্ছে অবস্থা মাদ্রাসার অপরের ছেলেকে এইভাবে খাটায় হাত পা টিপে নেয় নিজের ছেলে তোমার ছেলেকে যদি হ্যাঁ ও মৌলবী সাহেব ওই শিক্ষককে বলবো মাদ্রাসার তোমার ছেলেকে যদি ওই রকম কেউ খাদেম বানিয়ে পানি ওর বাথরুমে দিয়ে আসতে হবে পানি টিউবওয়েল থেকে পানি নিয়ে বাথরুমে দিয়ে আসতে হয় জি হ্যাঁ আর তারপরে আপনার পা টিপতে হবে এই করতে হবে গোসুল গোসল করার জন্য পানি চেপে দিতে হবে গোসল করবে গোসল করি সাবান মাখিয়ে দিতে আউজুবিল্লা স্ত্রীও হয়তো মাখায় না ও ছুটি গেলে হয়তো স্ত্রীও সাবান মাখায় না আর ওই ছাত্রদের কাছে সাবান মাখিয়ে নেয় যারা মাদ্রাসা পড়েছেন আমার কথা কেউ অস্বীকার করতে পারবেন না মাদ্রাসা মাদ্রাসাগুলোতে আলিয়া মাদ্রাসা হয়তো একটু ভিন্ন হইতে পারে কারণ ওখানে ক্লাস করে হয়তো অনেকে চলে যায় কিন্তু হোস্টেলে যারা থাকে মৌলবী সাহেব অধিকাংশদের পাক চরিত্র যেন ঠিক করে দেন এদের আখলাক আচরণ ভালো না জি আল্লাহ এদের ইসলাম করা তৌফিক দান হ্যাঁ হ্যাঁ এরা গেছে দিয়ে সার্টিফাই করেছে যে হ্যাঁ ঠিক আছে ওদিকে সনদ লিখে দিয়ে এসছে যে তোমাদের এই চিল্লা আর ইজতেমা সব ঠিক আছে কোন শ্রেণীর লোকেরা যায় যারা হয়তো ধার্মিক আর এ হাত পাটিপা পছন্দ করে আর তবলিগি ভাইরা যখন একটা আরবকে পেয়েছে এমন হাত পাটিপা দিয়েছে আর আখলাখ চরিত্র দেখিয়েছে আর জি হুজুরিও পছন্দ করে খুশি হয়ে গেছে খুশি বলছে কয়েস কয়েস মাসা এইরকম আখলাখ চরিত্র আর কোথাও দেখিনি এইরকম কিছু সৌদি বা আরবিয়ানদেরকে দেখেছি বাহারাইনি অথবা কাতার দুবাই এগুলোতে যে তারা তার তাদের চরিত্রে প্রভাবিত কিন্তু তাদের কিতাবে যে সিরকের ভেজাল বিদাতের ভেজাল আর কিচ্ছা কাহিনী আর স্বপ্নের ভেজাল এই সম্পর্কে তো হদিসই রাখে না এরা খবর রাখে না এবং এমন কোন আলেমও নয় যে যাচাই করতে পারবে যে কোনটা সন্ন্যাদ কোনটা বিদাত জানানো হয়নি আরবদেরকে আরবদেরকে রেজুসলেন ধরিয়ে দেওয়া হয় তোর আরবি আরবি পড়ে শোনা রেজুসলেন পড়ে আর এরা ফাজাইল আমল পড়ে আমাদের ভাই এরা বলছিলেন এই জন্য যে আল্লাহর হস্তে মেলা ভাষাতে ফাজাইল আমলের তর্জমা তবলিগি নেবে তর্জমা হয়েছে তুই আরবি তো করে দিক তো দেখি আসল অরিজিনাল ফাজাইল আমল তবলিগ নেশাব আরবিতে কেন তর্জমা হয়নি অথচ ইংরেজিতে হয়েছে ইন্দোনেশিয়ান ভাষাই হয়েছে বোঝা গেছে কেরালা ভাষায় হয়েছে তামিল ভাষায় হয়েছে ভারতের বহু ভাষায় হয়েছে দুনিয়ার বহু ভাষায় ফ্রান্স ফ্রান্সিস ভাষায় হয়েছে কেন আরবিতে হচ্ছে না আল্লাহ রাস্তা করে দেন বুঝুক বুঝুক উমর ফাঁক হোক যে কি আছে এতে গাইরুল্লাহর কাছে চাওয়া আছে ফাজাইল সাদাকাত আর ফাজাইলে দুরুদ আর ফাজাইল হজ যদি পড়ে আশ্চর্য হয়ে যাবেন যে বেরলমিদেরকে হারিয়ে দিয়েছে যে যেসব আকিদা রাখে ওই সব কথা কবর থেকে হাত বেরিয়ে আসে আর চুমা দেয় নব্বই হাজার লোক চুমা দিচ্ছে আব্দুল কাদির জিলানি চুমা দিচ্ছে শুধু একটা কবিতা পড়তে কবর থেকে হাত বেরিয়ে চলে আসলো এই পীরদের কিন্তু মা এসার জন্য জীবনে হাত বেরিয়ে আসলো না আর শত শতবার উল্লেখ করেছে যে নবীর কবর থেকে সালাম আসে ওয়ালাইকা সালাম ইয়াওয়ালাদি কোন পীর এসে বলছে হে সন্তান তোমাকে সালাম হোক কবর থেকে আওয়াজ আসছে মায়েশার জন্য কোনদিন নবীর আওয়াজ এসছে ফাতেমার জন্য কোন নবীর আওয়াজ এসছে এগুলি হচ্ছে তাদের ফাজাইল আমলের শিক্ষা তবলিগ নেশাব আর বিশ্বজিৎ মার্সিক দিন বাঁচাও কোরআনে হাদিস বাঁচাও এই আন্দোলন করবেন কখনো তরিকা বাঁচাও হ্যাঁ পীর মুরিদি বাঁচাও সুফিবাদ বাঁচাও ওইসব করবেন না না হলে আল্লাহর কাছে নাজাদ পাবেন এই ছিল অলি সম্পর্কে কথা আশা করি এ সম্পর্কে যা বলা হলো তাই যথেষ্ট ওলিকে আদেল মানে সত্যবাদী হইতে হবে মিথ্যুক না হয় ফাঁসেক না হয় এই বিষয়টি এর আগে বললাম কিন্তু এই বিষয়ে কি রয়েছে এখতলাফ রয়েছে অলি হওয়ার জন্য চারটি শর্ত কি রয়েছে ঐক্যমত রয়েছে যে চারটি শর্ত অবশ্যই লাগবে পঞ্চম শর্তের কথা বললাম যে আদালতুল ওলি ওলিকে সত্যবাদী হইতে হবে কিনা ওলিকে ফাঁসে কি মুক্ত হইতে হবে কিনা বলছেন ওয়াক্তালাফ আল আদালতুল ওলি ওলির আদেল হওয়া নাই পরায়ণ বা সত্যবাদী হওয়ার ক্ষেত্রে ওলামাদের ইখতলাফ রয়েছে যে এটা শর্ত কিনা ফাজাহাব আল ইমামান আর শাফি ও আহমদ ফিল শরীফ মিন মাজহাব ইমাম মালিক ইমাম আহমদ আর শাফি তারা বলছেন যে আদালত শর্ত অর্থাৎ নাই পরায়ণতা বা সততা ওলির জন্য শর্ত ফাঁসে হলে ওলি হতে পারবে না বাহ্যিক যেন কোন রকমের কি না থাকে বাহ্যিক ফাঁসেকি বহু রয়েছে আজকে কিন্তু এগুলোকে তো ফাঁসে কি মনে করেন টাকার নিচে কাপড় ফাঁসে কি নয় প্রেমনি জানো যেতে হবে জামাতে নামাজ পড়ে না ফাঁসে কি নয় ধূমপান করছে ফাঁসে কি নয় বলেন হুক্কা খাচ্ছে ফাঁসে কি নয় ফাঁসে কি জর্দা খাচ্ছে ফাঁসে কি নয় হারাম জিনিস তো এইরকম বহু কি রয়েছে এছাড়া আরো কি যান মিথ্যা কথা বলা গিবত করা চুগলখড়ি করা আর তারপরে ঘুষ খাওয়া ঘুষ করবা বলছেন যে এই হচ্ছে শর্ত ইমাম শাফি আর আহমদের কাছে ফালা ইয়াস্তাবেদ্য বেহাল ফাসেক বিবাহর ক্ষেত্রে ফাসেককে এই নেতৃত্ব দেওয়া হবে না বা ফাসেক বিয়ে দিতে পারবে না ওয়াজাহাব আল ইমামান আবু হানিফা মালিক ইমাম আবু হানিফার মালিক রাহমাহমাল্লাহ বলছেন যে এলা আদাম ইস্তেরাতিহা না এই শর্ত নেই আর এই শর্ত লাগালে আজকাল এত জটিল হয়ে যাবে যে অলি খুঁজে পাওয়া যাবে না না পাওয়া যাবে অনেকের বাড়িতে মেয়ে মাসাল নামাজ পড়ে কারণ মেয়েরা অনেকে আছে নামাজ পড়ে আজকাল দিনের দিকে হ্যাঁ নিউ জেনারেশন ফিরে আসছে মেয়েরা ফিরে আসছে ছেলেরা ফিরে আসছে কিন্তু বাপ ফাঁসাক হ্যাঁ বাপ গনহাগার বাপ হারাম খায় বাপ বিভিন্ন পাপে জড়িয়ে আছে তো আজকাল বড় মুশকিল হয়ে যাবে ইমাম আবহানি মালিক বলছেন যে না এই শর্ত নেই ও আন্নাহা তাজুজ ওয়েলায়াতুল ফাসেক ফাসেকের অভিভাবকত্ব জায়েজ কেন জায়েজ তার একটা যুক্তি পেশ করেছেন আচ্ছা যুক্তিটা শোনায় আপনাদেরকে খুব সুন্দর যুক্তি অবশ্য বলছে যে ওই ফাঁসে নিজে বিবাহ করতে পারবে কিনা যে ওলি হতে যাচ্ছে কোন মেয়ের সে যদি নিজে বিয়ে করতে যায় বিয়ে করতে পারবে না পারবে না কোন কাফের কোন মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে কিন্তু ফাঁসে মেয়েকে পেগাম দিয়ে বিয়ে করতে পারবে কি পারবে না পারবে মেয়ে পক্ষ বিয়ে দিলে পারবে তো নিজের বিয়ে যখন নিজেই সারতে পারে সম্পাদন করতে পারে একজন কে ফাঁসেক লোক বলছে নিজের নিকা নিজেই যখন করতে পারে অন্যের বিবাহ করাতে পারে এটা হলো যুক্তি ইমাম আবু হানিফা এবং এমাম মালিকের এই ক্ষেত্রে ভাষ্যকার অবশ্য এমাম আবু হানিফা আর এমাম মালিকের মতকেই তিনি প্রাধান্য দিয়েছেন যে কারণ আজকাল এইরকম অলি পাওয়াই মুশকিল যে ফাঁসে কি মুক্ত কাবিরা গোনা মুক্ত অলি পাওয়া মুশকিল যার ফলে বলছে ওসাহিফি দারি আলিহিল আমাল যার ওপর আমল চলছে আজকাল মুসলিম সমাজে এমনকি সৌদি আরবে অনেক মেয়েরা দিনদার আছে বাপিন হয়তো মা ফাঁসে বাপ মেয়ের মালিক ওয়ালাও কানাত হালাত হালাতা সু যদিও তার অবস্থা পাপের অবস্থা হোক না কেন মানে ফাঁসেক হোক না কেন এজা আলম এখন কাফেরান কিন্তু কাফের যেন না হয় নাস্তিক না হয় কবর পুজারী মুশ্রিক না হয় হ্যাঁ বোঝা গেছে বড় সিরকি কুফুরি আকিদা না রাখে হ্যাঁ, ওলি গোস কুতুব এরা নিয়ন্ত্রণ করে এসব আকিদা না রাখে হলুল আর ওয়াহাদাতুল ওজুদের আকিদা না রাখে এগুলো কুফুরি আকিদা এসব আকিদা থাকলে মেলা মোল্লা বলবি ছেটে ছাটাই হয়ে যাবে ঠিক না মেলা যে হলুল আর আকিদার <clears throat> হোসেন মানুষের হাল্লাজকে আল্লাহর অলি বলে এই শয়তানের অলিকে এরা এরা সব ছাটাই হয়ে যাবে এরা অলি হইতে পারবে না নামাজি মেয়ের জন্য এরা অলি হইতে পারবে না বড় চিন্তার বিষয় রয়েছে কারণ এগুলো হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয় এইরকমই যদি কেউ আকিদা রাখে যে যারা ওলি আউলিয়া ফানাফিল্লা হয়ে যায় তাদের কি হয়ে যায় তাদের জন্য কি হয় তাদের জন্য শরীয়তের ফরজ অজেবগুলি মাফ হয়ে যায় স্থগিত হয়ে যায় তারা হারাম নাজাজ কাজ করলে তাদের হারাম নাজাজ থাকে না আপনার জন্য হারাম কিন্তু ফানাফিল্লা যেহেতু হয়ে গেছে সেই জন্য তার জন্য আরাম নয় যদি এই কথার প্রমাণ তাদের ভাষায় শুনতে চান তাহলে আজকে আমি একটা হোয়াটসঅ্যাপে আমাকে কোন এক ভাই পাঠিয়েছে কোন জায়গা থেকে সেটা আমাদের আইসিসি সার্কেল অথবা রাকার সার্কেল আপনি খুঁজবেন ওতে দেখবেন ওতে কয়েকজন বিদতি মোল্লা আছে তার মধ্যে এই বক্তব্যটা হচ্ছে এই নুর ইসলাম ফারুকির আফজা এলা মাকাদ্দামা যে পাপ করেছে সিরকি কুবরিয়া পাপ তা পেয়ে গেছে আল্লাহ পাকের কাছে এটা আমার বক্তব্যের সাথে লাগিয়ে দিতে পারেন দলিল প্রমাণ হিসাবে সে বলছে যে ফানাফিল্লার স্তর এমন একটা স্তর যে সেই স্তরে পৌঁছে গেলে তখন আর কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে ফরজ থাকে না সব মাফ হয়ে যায় জি এগুলোকে মুসলিম বলবেন এগুলোকে বলবেন যে এগুলো ইসলামিক আকিদা ইসলামের গণ্ডিতে আছে এ কি তার নামাজি মেয়ের জন্য যদি সেই মেয়ে যদি সহি আকিদার হয় মানে শির কুপরিয়ে কবর মাজার পরে বিশ্বাসী না হয় ওইরকম বেরোলবি তাহলে তার অলি হতে পারবে দুনিয়া থেকে চলে গেছে আলহামদুলিল্লাহ চলে গেছে একটা অনিষ্ট দূর হয়েছে কিন্তু যারা এইভাবে খুন করেছে তার সমর্থন আমরা করি না আমরা তাদের আকিদার গুমরাহি থেকে মুসলিম জাতিকে সতর্ক করছি এর মানে এই নয় যে এই রকম কাজ কাউকে খুন করা কোন অপরাধীকে এইরকম জনসাধারণ খুন করা যায় এটা সরকারের জন্য যায় সরকার সিদ্ধান্ত নেবে যে এর জন্য কি শাস্তি সরকার এগুলোকে ফাঁসিতে চড়াক সরকারের জন্য বৈধ বরং অজেব অনেক সময় ফরজ কিন্তু কথা হচ্ছে যে পাবলিক জনসাধারণ আলে মুফতি তার আকিদার সাথে একমত নয় সেই জন্য ফতুয়া দিয়ে দেবে বা কিছু যুবক বেরিয়ে গিয়ে মেরে দেবে এটা জায়জ নয় যদিও আমি তাকে কুফরি আকিদার লোক মনে করি বড় সিরকি আকিদার লোক মনে করি এই কথা ইমান ইসলাম ভঙ্গ হয়ে যায় যে বলবে যে ইয়াজুজুল খরুজ আনসারিয়াতে মোহাম্মদ ইমাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ বলছেন যে মোহাম্মদ সাল্লামের নিয়ে আসা শরীয়তের থেকে বেরিয়ে যাওয়া শরীয়তের ঊর্ধ্বে চলে যাওয়া জায়জ হবে কিছু কিছু লোকের জন্য অলি আউলিয়াদের জন্য ফানাফিল্লা যারা হয়েছে আল্লাহ যারা বিলীন হতে পেরেছে তাদের জন্য এটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয় এতে মানুষ কাফের মোরতাদ হয়ে যায় ভালো করে শুনে রাখেন কাফের যাতে করে অলি না হয় কুলতু আলি আমল মুসলিমিন ভাষ্যকার বলছেন আল্লাহাম যে মুসলিমদের আমল এর উপর রয়েছে অর্থাৎ ফাসেক লোক নিজের মেয়ের দরদি হিতাকাঙ্ক্ষী অন্যের তুলনায় সুতরাং ফাসেক লোক মেয়ের বিবাহ দিতে পারে তার আদালতের শর্তটি সম্পর্কে দুটি মত রয়েছে দুই এমাম একদিকে আর দুই এমাম আর একদিকে আল্লাহ আলম আবু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন আন্না রসুল আল্লাহ কাহুল বিবাহিতা তালাক প্রাপ্ত হয়েছে অথবা বিধবা হয়েছে এইরকম মেয়েকে আইয়েম বলা হয় যারা বিধবা হয়ে গেছে অথবা তালাক প্রাপ্ত হয়ে গেছে আগে স্বামীর সংসার দেখেছে যাদের কুমারিত্ব নাই এখন এইরকম মেয়ের বিবাহ দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার হুকুম না নেওয়া হবে তুস্তা আমার মানে আমর না তলব করা হবে তার অর্ডার তলব না করা হবে তাকে জিজ্ঞেস করতে হবে যে মা তোমার বিয়ে আমি অমুক ছেলের সাথে দিচ্ছি এবং এই ক্ষেত্রে মনে রাখবেন শুধু ছেলের নাম বলা যথেষ্ট না ছেলের নাম ছেলের গুণাবলী দিন দুনিয়ার যে কিছু গুণ বলার প্রয়োজন কিছুটা বায়োডাটা অথবা লিখিত বায়োডাটা তাকে দিয়ে দেন যে ছেলেটার শিক্ষাগত যোগ্যতা এই ছেলেটা এই কাজ করে ছেলেটা এই দেশে থাকে হ্যাঁ কোন দেশে থাকে ছেলেটা নামাজি তো হইতেই হবে না হলে আপনি কথাই বলবেন না ছেলেটা কেমন চরিত্রের ছেলেটার কি আগে কোন স্ত্রী আছে কি না আগে এর আগে বিবাহ হয়েছিল কিনা এই সবগুলি বিবাহ দেওয়ার আগে মেয়েকে জানিয়ে দিয়ে তারপর জিজ্ঞেস করতে হবে যে এই ছেলেটার সাথে তোমার বিয়ে দিতে চাইছি তুমি কি রাজি আছো অনুমতি নিতে হবে এটা বিবাহর দিন নাকি আমাদের দেশের লোকেরা ভুল করে এটা যে মেয়েকে কবুল করতে যায় মূর্খামি করে বিবাহর দিন মজলিস বসিয়ে দিয়ে বিয়ের আর কবুল না করলে মেরে পিটিয়ে কবুল করাবে ঠিক না না এই সময় নাই বিবাহের প্রথম যখন কথা আলোচনা শুরু হতে তখনই সেই মেয়ের কাছে এই রকমের অনুমতি চেয়ে নিতে হবে জি ওই ছেলের গুণাবলী বর্ণনা করি দিন দুনিয়ার হাত তাতুস থামার তাহলে হুকুম নিতে হবে মানে মুখে যেন ফুটে হুকুম দেয় যে হ্যাঁ বিয়ে দিতে পারেন অথবা না হ্যাঁ অথবা না জবাব নিতে হবে ওয়ালাতুন কাহুল বিক্রো আর কুমারীর বিবাহ দেওয়া যাবে না কুমারীরও বিবাহ দেওয়া যাবে না অনুমতিতে হাতটা তুস্তা জানা যতক্ষণ পর্যন্ত তার এজেন অনুমতি না না হবে শব্দের পার্থক্য দেখেন তুস্তা আমার মানে আমর হুকুম নিতে হবে তাহলে মুখে ফিরে বলবে হুকুম দেন দেন অথবা না ওখানে বিয়ে দিয়েন না জি আর তুস্তাজান অনুমতি চাইল অনুমতি কেমন করে হয় কুমারী মেয়ে বেশি লজ্জাশীলা হয় কথা বলতে চায় না বাপের সাথে এই বিষয়ে সুতরাং কালু ইয়ারসুল সাহাবির আল্লাহ রসুল ওয়াকাইফা ইজ নোহা এই কুমারীর ইজেন অনুমতিটা কি ধরনের হবে কেমন ভাবে নেব কাল আন্তাস কোথা সে যদি নীরব থেকে যায় মেয়েকে যখন জিজ্ঞেস করলেন যে তোমার এইরকম একটা ছেলের সাথে যার গুণাবলী হচ্ছে এই অমুক ডিস্ট্রিক্টের অমুক থানার অমুক এলাকার অমুক গ্রামের আর এই তার ইত্যাদি বলে দিয়ে তুমি কি বিয়েতে রাজি আছো মেয়েটি চুপ হয়ে থেকে গেল কোনো জবাব দিল না আর তার চেহারাতে অস্বীকারের কোন লক্ষণ নেই এইরকম নিরবতা যদি হয় তাহলে সম্মতি কিন্তু চেহারাই যদি নেগেটিভ কিছু দেখা যায় লজ্জায় জবাব দিল না কিন্তু একবারে লাল হয়ে গেছে রেগে আর মায়ের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে ঝগড়া শুরু করে দিয়েছে তাহলে বাপের সামনে চুপ থাকাটা অনুমতি নয় মোত্তাফাকুন আল হাদিস বখারি মুসলিমের তারপর হাদিসটাও এই বিষয়ের ওপর সুতরাং সেটাও এখানে পেশ করে দিই আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত তিনি বলছেন যে আন্দান নবী নবী করিম বলেন আসাইব আহাক্য বে নাফসিহামি ওয়ালি আহা সাইয়েবা অর্থাৎ যার কুমারিত্ব দূর হয়ে গেছে বিবাহ হয়ে তালাক প্রাপ্ত হওয়ার মাধ্যমে অথবা স্বামীর ইন্তেকারের মাধ্যমে কথা কুমারিত্ব জান নেই সে নিজের সম্পর্কে তার ওয়ালির চাইতে বেশি অধিকার রাখে মানে ওলি এই ক্ষেত্রে যেন কোন রকমের চাপ সৃষ্টি না করে অলির চাইতে বেশি নিজের সম্পর্কে অধিকার রাখে মানে এই নয় যে অলিকে জিজ্ঞাসা করবে জানতে দিবে না বিবাহ বসে যাবে কোর্ট ম্যারেজ করবে সেটাও নয় বরং কিসের ক্ষেত্রে এমাম তিরমিজি রহমতুল্লাহ বলেছেন যে ফিরেজাহা তার সম্মতির ক্ষেত্রে তার সন্তুষ্টির ক্ষেত্রে সে যেন সম্মতির সম্মতির ক্ষেত্রে বাপ হয়তো সম্মত বাপ ছেলেকে পছন্দ করেছে কিন্তু মেয়ে বলছে না আমি বিয়ে করবো না ওই ছেলেকে মেয়ের কথাকে অগ্রাধিকার দিতে হবে ওয়াল বিক্রো তুস্তামার আর কুমারীর কাছে এখানে তুস্তামার শব্দ ব্যবহার করলেও অর্থ হচ্ছে তুস্তাজান অনুমতি নিতে হবে ওয়া ইজ নোহা কারণ তারপর বলছে ওয়া ইজ নোহা সুকুতুহা আর কুমারীর অনুমতি হচ্ছে তার নিরবতা চুপ থেকে যাওয়া হাদিস সহি মুসলিমের অফিল আফজিন আর আরেকটি বাক্যে রয়েছে লাইসালিল ওয়ালিয়ে মা সৈয়বে আমরুন ওয়ালিয়া তিমাত তুস্তামার যার কুমারিত্ব দূর হয়ে গেছে এই রকম মেয়ের ক্ষেত্রে ওলির কোন রকমের কর্তৃত্ব নেই অর্থাৎ যেন চাপ সৃষ্টি করে বা না জানিয়ে বিবাহ না দিয়ে দেয় ওয়ালি ইয়তিমা তো তুস্তামার আর ইয়তিমার কাছ থেকে হুকুম নিতে হবে এতিমা কাকে বলা হয় নাবালিকা অবস্থায় বাপ মারা গেছে বাপ নেই অন্য কেউ বিয়ে দিচ্ছে এই ক্ষেত্রে কি করতে হবে হ্যাঁ নিতে হবে আপনি অপরের মেয়ের বিবাহ দিচ্ছেন ভালো করে জানিয়ে দেন তাকে আপনার নিজের মেয়ে নয় যে আপনার আপনি বাপ সুতরাং হয়তো ভাববে যে বাপ যখন তো আমার এর চাইতে বেশি তো হিতাকাঙ্ক্ষী আর কেউ হইতে বাপ মায়ের চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী দরদি কেউ হইতে পারে না এরকম তো আপনার সম্পর্কে ধারণা নাই কারণ আপনি তার লালন পালন করছেন দেখাশোনা করছেন হয়তো মামা অথবা দূরের কেউ বা কিছু এই জন্য হুকুম নিতে হবে আবু দাউদের হাদিস নাসাইর হাদিস সাহাবিবন হেব্বান তবে ইয়তিমার এটি হচ্ছে বাহ্যিক অর্থ ভাষ্যকার তাই বলছেন আল ইয়তিম মিনান্নাসে মান ফাকাদা আবাহ কাবলাল বলু সাবালক বা সাবালিকা হওয়ার আগে যদি কেউ বাপকে হারিয়ে ফেলে মানে বাপের ইন্তেকাল হয়ে যায় তাহলে তাকে এতিম বা এতিমা বলা হয় জামা হচ্ছে আইতাম আর ইয়াতামা এটাও এতিমার মানে মহানাসের বহু হচ্ছে এতামা আর এখানে এতিমা বলতে কাকে বোঝানো হয়েছে বলছে মোরাদ বিলি এতিমা তখন আল বালেগা সাবালিকা সাবালিকা মেয়ে যদি হয় তাহলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে সাবালিকা মেয়ের কাছে অনুমতি নিতে হবে তার মানে নাবালিকার কাছে অনুমতি না নিয়েও বাপ বিয়ে দিতে পারে তবে সাবালিকা হওয়ার পরে মেয়ের অধিকার থাকবে বিবাহকে সাব্যস্ত রাখার অথবা যদি পছন্দ না হয় সে বলতে পারে যে আমি এই ছেলেকে পছন্দ করছি না আমার বাপের এই বিয়ে আমার পছন্দ না যদি বলে তাহলে বিবাহ বিচ্ছেদ করে দিতে হবে আর একটি হাদিস এর কাছাকাছি বিষয়ে রয়েছে সেটাও এখানে পেশ করে দিই আবু হরজি আল্লাহ তালানো থেকে বর্ণিত বলছেন কালা কালা রসুল লাতুল মার আতুল মার আতাক কোন এক মহিলা যেন অপর মহিলার বিবাহ না দিয়ে দেয় তার মানে মহিলা মহিলার কি হবে না ওলিয়া হইতে পারবে না এর জন্য এই হাদিস প্রমাণ করে যে ওলি হওয়ার জন্য একটি শর্ত হচ্ছে পুরুষ হওয়া ওয়ালা তোজাউজুল মার আতনাসাহা আর মহিলা নিজের বিয়েও নিজে দিয়ে দিতে পারবে না যে নিজে বেরিয়ে গিয়ে বিয়ে বসে গেল হ্যাঁ সবকিছু আমি বুঝি আমি শিক্ষিত মেয়ে না নিজের বিয়েও দিতে পারবে না মহিলা আর মহিলা হয়ে অন্য মহিলার বা অন্য মেয়ের হ্যাঁ বিবাহ দিতে পারবে না যদিও নিকট আত্মীয় হোক না কেন হাদিস ইবিনে মাজার দ্বারা কতিনির এবং এই হাদিসের বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য বা বিশ্বস্ত সেপাত এই হাদিসটিও সহি আগের হাদিসটিও সহি আর তার আগের প্রথম যে হাদিসটি ছিল সেটা তো বোখারি মুসলিমের হাদিস নিঃসন্দেহ সহি সবগুলো ইনশা আল্লাহ তালা সহি এই হাদিস থেকে যে মশলাগুলি বাহ্যিক বোঝা গেল সেগুলি হচ্ছে যে অনুমতি নিতে হবে মেয়েদের কাছে বিবাহর ক্ষেত্রে যদি কুমারী হয় তাহলে চুপ থেকে গেলে অনুমতি হয়ে যায় আর কুমারী যদি না হয় তালাক প্রাপ্তা বা বিধবা যদি হয় তাহলে কথায় অনুমতি নিতে হবে ভাষ্যকার তাই বলছেন যে কুমারী মেয়ে যদি হয় তাহলে তার নীরব থাকাটাই অনুমতির জন্য যথেষ্ট কেন লেহায়া ইহা গালেবান আনি নুতকি কথা বিবাহ সম্পর্কে কুমারী মেয়ে বলতে যেহেতু লজ্জা পায় সেই জন্য ওয়াল আহসানু আইউজ আলালে মোয়াফাকাতেহা বিশ্বকুতে আজালান কতক্ষণ সে নীরব থাকলো তুলাম বেহি আন্নাহা বাদা ইন্তাহ মুদাতে রাজিয়া কিছুক্ষণ সময় দেন হ্যাঁ, নীরব যে থাকলো সময় দেন হয়তো চিন্তা করছে এটা হইতে পারে তারপরে ওই সময়ের পরে ইউতাবার সুকোতা নাম মিনা মোয়াফাকা তখন জানা যাবে যখন চুপ থেকে গেল তাহলে তার পক্ষ থেকে কোনো বাধা নেই হতে পারে এক ঘন্টা তো চুপ থেকেছে পরে মায়ের কাছে যখন নির্জনে পেয়েছে মাকে তখন কমপ্লেন করছে যে বাপ বলছে ওই ছেলেটার সাথে বিয়ে দেবে আমি বিয়ে করবো না হতে পারে না জি সেই জন্য একটি মশলা আর বললাম যে বরের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে মেয়েকে শুধু জানিয়ে দেওয়া যে অমুক ছেলের সাথে যথেষ্ট নাই এই ক্ষেত্রে বলছেন লায়াক ফিফি ইস্তেমারি সাইয়েবে কুমারী অথবা কুমারী নয় অকুমারী এই দুই প্রকারের মেয়েদের কাছে অনুমতি নিতে গিয়ে মোজারাদুল এখবার বিজওয়াজ তোমার বিবাহ লাগাচ্ছি এ কথা বলা যথেষ্ট নয় ওয়াইসমুজ আর স্বামীর নাম ওই ছেলেটার নাম হচ্ছে এইরকম আবদুল্লাহ যথেষ্ট নয় বা লাবুদ্দামিন তারিফিহা তার পরিচিতি দেওয়া জরুরি তারিফান কামেলান পূর্ণ পরিচিতি ফি খোলকেহি চরিত্র সম্পর্কে কেমন ছেলেটা দিনই তার দিনদারি কেমন নামাজি কিনা জি সহি আকিদার কিনা সন্ন্যতের অনুসারী কিনা অসিন্নেহি বয়স কেমন বয়স বলে না মেয়ের বিবাহ দেওয়ার জন্য বয়স এদিকে চল্লিশ আর মেয়ে হচ্ছে ষোলো বছরের ও যদি জানে যে চল্লিশ বছরের ছেলে বিয়ে করতে চাইবে না হয়তো বলে দিতে হবে ছেলেটার বয়সটা একটু ভারী লাগছে তখন মেয়ে জানুক যে কত বয়স হবে চল্লিশ খোলাখুলি বিষয় কারণ আজকে বিয়ে পড়িয়ে দিলেন কালকে যেন আবার বলছে ওর ভাত খাবো না থাকবো না এরকম না হয় এই জন্য বয়সটাও বলে দিতে হবে জামালিহি ছেলে কালো না সাদা এটাও বলে দিতে হবে শুধু মেয়ের ক্ষেত্রেই সাদা খুঁজবেন আর ছেলের ক্ষেত্রে মেয়ের আপনার মেয়ে বা আপনার বোনের অধিকার নেই ফর্সা খুঁজার না অবশ্যই খুঁজতে হবে অনাসাবিহি বংশ পরিচয় অগেনাহু সে সচ্ছল কিনা আমাল হু তার পেশা কি মেয়েটা যদি জানতে পারে যে ও হচ্ছে মাধ্যমিক পাস আর মেয়েটা হচ্ছে বিয়ে পাস রাজি না হইতে পারে ঠিক না বা যদি জানতে পারে বিদেশে থাকে সৌদি আরবে শুধু থাকে আরে সৌদি আরবে থাকে হ্যাঁ? কিন্তু সৌদি আরবে ক্লিন কোম্পানিতে ক্লিন করে বিয়ে করবে নাও করতে পারে মেয়ে হয়তো এমন পরিবারের জন্য বিয়ে নিজের জন্য অযোগ্য মনে করছে সুতরাং বলে দিতে হবে যে কি কাজটা করে এটা মজার গল্প শুনবেন সৌদি আরবের কোন এক জায়গায় গল্প লিখেছে যে এক ছেলের পক্ষ থেকে প্রস্তাব এসছে মেয়ের কাছে তো মেয়ের মা জিজ্ঞেস করছে যে ছেলে কি করে তো বলছে ছেলে পঞ্চাশ জনের একটা গ্রুপ আছে পঞ্চাশ জন ওয়ার্কার আছে বা কাজ করে ওদের সে হচ্ছে সুপারভাইজার ওদের হচ্ছে সুপারভাইজার ওরা তো খুশি কারণ মোদির চাই সবাই মোদির হইতে চায় আবার কিছু এটা স্বভাব আছে আর ওদের কি যে ছোট হোক আর বড় হোক ক্লিনারের মোদির হলো মোদির ঠিক না মোদির হতে চায় ওরা তো খুশি মেয়ের মা শুনে খুশি যে পঞ্চাশটা ওয়ার্কারের মোদির ম্যানেজার হ্যাঁ পরে কেমন ম্যানেজার বলছে যে পঞ্চাশ জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওর ম্যানেজার অ্যাডমিন ওর হচ্ছে অ্যাডমিন বুঝতে পারলেন হোয়াটসঅ্যাপ যারা বুঝেন তারা বুঝলেন মেয়েকে জানিয়ে দিতে হবে যে কেমন মোদির ক্লিনারদের মোদির আরামকর মোদির ইসলামী সেন্টারের মোদির আবার মোদির আমাদের এখানে যে সিকিউরিটি আছে ও আবার ক্লিনারদের মোদির কিন্তু ক্লিনারদের মোদির আমাদের এখানে জি হ্যাঁ তো কথা হচ্ছে যে আপনাকে জানিয়ে দিতে হবে যে কি ধরনের মোদির মেলা মোদির তাই বলছেন ভাষ্যকার যে এগুলো জানিয়ে দিতে হবে যেগুলি ওই মহিলার জন্য প্রয়োজন যে একজনকে স্বামী হিসাবে গ্রহণ করব তো তার সম্পর্কে আমাকে জানতে হবে জি এইরকমই বিদেশে থাকে যথেষ্ট নয় বিদেশে থাকে যথেষ্ট নয় গালফে থাকে গালফে থাকে সৌদি আরব হইতে পারে আবার দুবাই হইতে পারে দুটো সমান হইতে পারে মেয়ে এর জন্য রাজি নাও হইতে পারে কোন দেশের জন্য হ্যাঁ থাকে কোথায় থাকে ইউরোপে থাকে ও যদি জানে যে ইউরোপে থাকে হয়তো অনেক মেয়ে রাজি হবে না আমার কাছে এরকম আছে যে বলছে যে আমি যাবো না ইউরোপে ওইসব দেশে যাব না কারণ তিক্ত অভিজ্ঞতা আমার কাছে বেশ কিছু মহিলারা ইউরোপ থেকে টেলিফোন করছে ছেলেরা কি করে জানেন বিয়ে করে তো ইউরোপের দেখায় যায় ইউরোপের ন্যাসিটি পেয়েছে অথবা ইউরোপে আছি ইউরোপ থেকে মনে করে যে ক্যানাডা আমেরিকা যদি পাসপোর্ট নিয়ে নিতে পারি তো আরো ভালো স্ত্রীকে কয়েক বাচ্চা সহ আর এই রকম অনেকগুলি মহিলা যেই মহিলা বলছে বলছে আমি একা নই অনেক মহিলারা আছে এই দেশে ইটালিতে বা এই ধরনের জার্মানি এইসব দেশগুলিতে এই পূর্ব ইউরোপে এইসব দেশগুলিতে স্ত্রীকে বাচ্চা সহ ছেড়ে দিয়ে পাড়ি দিয়ে কেউ আমেরিকা চলে গেছে কেউ কানাডা চলে গেছে কোন খোঁজ খবর নেই দশ বছর বারো বছর ধরে মহিলা কি করে কাজ করে খায় সারাদিন কাজ করে বাচ্চাগুলির প্রতিপালনের জন্য বলছে বাংলাদেশ ফিরে যাবো ওখানে কি আশ্রয় দিবে আমাকে বাপমা মারা গেছে স্বামী খোঁজ নেই নে করবো কি আমি সুহান আল্লাহ সুতরাং যদি যদি এইসব বিষয়গুলো জানে একজন মেয়ে তাহলে কখনো ইউরোপে থাকে আর লাভ দিয়ে একবার বিয়েতে রাজি কখনো রাজি হবে না আমাকে আজকে কালকে ফেলে দিয়ে টান দেবে এটা গার্লফ্রেন্ড ধরে নিয়ে টান দেবে বোঝা গেছে কিন্তু সৌদি আরবে সেটা পারবে না ঠিক না আর তো আছে তাহলে বিদেশে থাকে বলা যথেষ্ট না ক্লিয়ার বলি তো কোন দেশে থাকে কি কাজ করে আবার বিদেশে থাকে ইউরোপে থাকে হয়তো আর মদের দোকানে হ্যাঁ বারে হ্যাঁ শুকুরের গোস্ত হোটেলে যেসব হোটেলগুলি রয়েছে কাফের দেশে সব হোটেলে চাকরি করে অধিকাংশ যারা কম শিক্ষিত লোক যায় সবগুলি এই রকমের হোটেলে চাকরি করে তাহলে হারাম তাদের রিজিক একটা মেয়ে যদি নামাজি হয় দিনদার হয় আল্লাহ সম্পর্কে জান আখরা সম্পর্কে কখনো রাজি হবে না শুধু পয়সা দেখে তাহলে বলে দিতে হবে স্পষ্ট করে যে কাজটা করে কি ইউরোপে থাকে তো অনেকে রাগ করবেন যারা ইউরোপে থাকেন আর আমার বক্তব্য শুনবেন তাই না কিন্তু রাগ করেন আসল হাফিকাত কারণ কাউকে ধোকা দেওয়া যায় না মান না তাহলে না যদি কেউ আমাদেরকে ধোকা দেয় মানে কোন মুসলিমকে ধোকা দেয় নারী হোক আর পুরুষ তাহলে আমার উন্মতের না মেয়ে যদি আপনাকে ধোকা দেয় তাহলে যেমন সে আপনাকে ক্ষতিগ্রস্ত করলো তেমনই যদি ছেলে ধোকা দেয় তো ক্ষতিগ্রস্ত করলো একটা মেয়েকে সুতরাং হক কথা মানুষকে জানিয়ে দিতে হবে মেয়ের বয়স যদি নয় বছর বা তার নিচে হয় তাহলে বাপ বিনা জিজ্ঞাসায় বিবাহ দিতে পারে বিনা জিজ্ঞাসায় বিয়ে দিতে পারে এমা বিন তাইম রহমতুল্লাহ তাই বলেছেন এজবা ইফতার শেখ আদামা এজবার বিন তিন বিক্রান কানা তাও সাইবান নয় বছরের কমের মেয়ে যদি হয় বিবাহিতা হোক অথবা কুমারী হোক কুমারী তালাক প্রাপ্তা বিধবা যাই হোক না কেন বিনা জিজ্ঞাসায় নিজে থেকে বাপ বিয়ে দিতে পারে তবে যদি জানে যে না সে বলছে না তখন জবরদস্তি করবে না কিন্তু বিনা অনুমতি তো অনুমতি না নিয়ে এরকম মেয়ের বিয়ে দিতে পারে দলিল দলিল হচ্ছে আউ বাকা রাজি আল্লাহ তালানহর আমল বলছেন ও দলিল জওয়াজ আয়েশা রাজি আনহা মিনান নবী সাল্লাহ ওয়াহিয়া ইবনা তো ছয় বছর বয়সী অথবা সাত বছর বয়সে যখন আয়েশা রাজি আল্লাহ বয়স তখন নবী করিমের সাথে আকার মেয়ের বিয়ে দিয়েছেন মেয়েকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে জিজ্ঞেস করেন না তবে এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যখন মেয়ে সাবালিকা হয়ে যাবে আর তারপরে তার স্বাধীনতা থাকবে অপশন ইতিয়ার থাকবে সে যদি মনে করে যে যেই স্বামী আমার জন্য চয়েস করেছে আমার বাপ সেখানে আমি সংসার করব ভালো কথা আর যদি বলে যে না আমার জন্য তো এটা চলবে না আমি থাকবো না তাহলে পুরো দমে তার ইতিয়ার রয়েছে জি আজকে এখানে আলোচনা শেষ করি এরপরে বিবাহের আর একটি নতুন মাসলা আসছে সুতরাং এখানে আমার আলোচনা আজকে শেষ করে দিচ্ছি আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বুঝার এবং মেনে চলার তফিক দান করেন এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সমস্ত রকমের বিভ্রান্তি থেকে গনহার কাজ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন আমাদের সার্বিক কল্যাণ যেন আল্লাহ পাক দান করেন আল্লাহ পাক রব্বুল আলম আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ রবুল আলম যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদোস দান করেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দাম্পত্য জীবনে যেন সুখী হওয়ার তফিক দান করেন নেক আওলাদ দান করেন যারা দুনিয়া থেকে আমাদের চলে যাওয়ার পরেও কাজে আসবে আল্লাহ ফাকরাবুল আলম এইরকম নেক ছেলে মেয়ে যেন দান করেন আমাদের আল্লাহ পরিবার পরিজন যেন বরকত দান করেন শ্বশুর শাশুড়ির শালীর বিবাহ দিতে পারে বিবাহ দেওয়া মানে বিবাহ দেওয়া একটা হচ্ছে যে হয়তো বৃদ্ধ হয়ে গেছে বলছে একটু খোঁজ টোজ করো আর খোঁজ টোজ করলো তারপরে বলল তারপরে বাপের পছন্দ হইলো মেয়ের বাবার পছন্দ হইলো আর মেয়েরও পছন্দ হইলো কিন্তু বেঁচে আছে বিয়ের গাইড করবে সেই বাপ বেঁচে থাকাকালীন সে ভগ্নীপতি নাই আর আর একটা রাস্তা আছে সেটা হচ্ছে ওয়াকালত নামা দিয়ে দেওয়া ওকিল বানিয়ে দেওয়া সেটা হচ্ছে যে মেয়ের বাপ বলছে যে তোমাকে আমি লিখিত বা মৌখিক দায়িত্বশীল ওকিল বানিয়ে দিলাম আমার মেয়ের বিবাহর ক্ষেত্রে আমি যেহেতু বিদেশে আছি অথবা আমি দূরে আছি বা আমি অসুস্থ আছি আমি এইসব জিনিস অত বেশি বুঝি না সুতরাং উকিল বানিয়ে দিলাম যেমন আপনার কেসের জন্য আপনি আদালতে উকিল বানিয়ে দেন উকিল আপনার কেস নিয়ে লড়াই করছে জেরা করছে ঠিক তেমনি এই বিষয় শরীয়তে ওয়াকালত আছে কেনাকাটার ক্ষেত্রে আমি কিনতে যাই না কিন্তু আমি কোনো ভাইকে দিয়ে কিনে নিলাম যা কিনলো আমি যেটা কিনতে বলেছি কিনতে গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয় বেশি বেশি দাম দিয়ে দিয়েছে অথবা খারাপ জিনিস নিয়ে এসে আমাকে মেনে নিতে হবে কারণ উকিল বানিয়েছি তো বিবাহর ক্ষেত্রেও তৌকিল রয়েছে মানে উকিল বানাতে পারে না যদি দিন থাকে আর কালো থাকে কালো হলে যে সে বাছাবাছি করবে আর করবে না এরকম বলছি না কিন্তু মেয়ের স্বাধীনতা আছে যে আমি একটা সাদা ছেলে ফর্সা ছেলে বা ভালো ছেলে সুন্দর ছেলে বিয়ে করতে চাই অধিকার আছে কিন্তু প্রাধান্য দেবে দিন যার দিন ভালো ইমান আমল ভালো আর আখলাখ চরিত্র ভালো আখলাখ চরিত্র ভালো থাকে খাটো থাকে আর কুৎসিত থাকে আর আফরি কেন হোক না কেন আবদে হাবসি হোক না কেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে যে স্বাধীনতা আছে ভালো পেতে কেউ কালো খেতে চায় আপনি ভালো যদি খেতে পান তো কেন আপনি কালো খেতে যাবেন ঠিক না সুতরাং যদি মেয়ে মনে করে যে আমি এর চেয়ে ভালো স্বামী পাবো তো আমি আমার বাপের এটা কথা মানতে হবে কেন না ছেলে কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্ট ছাত্র ভালো পড়াশোনা করে এই বাপাস পাশ করেছে মেয়ে এখন রাজি হচ্ছে না নাকি রাজি হলে তাহলে তো কোনো সমস্যা নেই মেয়ের যদি পছন্দ না হয় তাহলে মেয়ের পছন্দকে অগ্রাধিকার দিতে হবে তবে আপনি আপনার একটা ভূমিকা আছে বুঝাইতে পারেন যদিও একটু খাটো কিন্তু অন্য গুণগুলি ভালো আছে এতে হয়তো তোমার বরকত হবে ইত্যাদি বুঝাইতে পারেন কিন্তু জবরদস্তি করা যাবে মদিনা ফারেক হইলে অথবা আলেম হইলে মাদাসা পড়া হইলে আর হাফেজে কোরআন হইলে জবরদস্তি বিয়ে দিতে হবে না এটা শরীয়ত না বুঝা গেছে ও যদি মনে করে যে আমি একটা স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়া জেনারেল লাইনের পড়া ছেলে তার ইঞ্জিনিয়ার আমি ধার্মিক আল্লাহ ভিরু হইলে হলে আমি বিয়ে করবো একটু লম্বা হোক হয়তো তার অধিকার আছে তার অধিকার আছে জি চাপ সৃষ্টি করা যাবে না মসজিদের এমাম হচ্ছে মাজারপন্থী মাজার পূজারি মাজারে যেতে বলে ঠিক না আর মসজিদের মুসল্লিরাও তার ভক্ত মানে মাজার ভক্ত আর মসজিদের মোতাবল্লি দায়িত্বশীল তাই সেও মাজার ভক্ত এইরকম মসজিদে চাঁদা দেওয়া যাবে কিনা না চাঁদা দেওয়া যাবে না কারণ যেই মসজিদে শিরকারীরা নামাজ আদায় করে তাদের এবাদতবন্দি কবুল হয় না এবাদতবন্দি কবুল না হলে আপনার খাতায় কিসের নাকি আসবে এবাদতই যদি কবুল না হয় ওদের তো আপনার খাতায় আপনি তো মসজিদ দান করছেন নাকি পাওয়ার জন্য তো আসবে কি করে ভালো কাজ হবে তাহলে না নাকি হবে সুতরাং যারা বড় সিরকি আকিদা রাখে তাদের মসজিদে তাদের মাদ্রাসায় দান করা যায় নয় মাদ্রাসা তাদের শিরবিদাতের ফ্যাক্টরি তো শিরবিদাতের ফ্যাক্টরিতে কি করে আপনি দান করবেন আপনাকে তহিদের ফ্যাক্টরিতে সন্ন্যতের ফ্যাক্টরিতে ওয়াহির ফ্যাক্টরিতে আপনাকে দান করতে হবে যেখান থেকে ইসলামে কিছু খেদমত হইতে পারে রাসুল উল্লাহ নিয়ে আসা দিনের খেদমত হইতে এটা বাপদাদার দিনের খেদমত করছে তারা জি অভিভাবক ছাড়া হ্যাঁ। এই ক্ষেত্রে বিবাহ যেহেতু ফাঁসের সুতরাং বিবাহ বিচ্ছেদ ঘোষণা করে নতুন ভাবে বিয়ে পড়িয়ে নেবে ভাষ্যকর এটাই বলেছেন সন্তান হালাল কারণ সে অতি শুভা বলা হয়েছে এটা সংশয়ের সহবাস সংশয়ের সহবাসে নাসা বংশ সাব্যস্ত হয় সুতরাং এগুলি যার সন্তান নয় এগুলি হচ্ছে তারই সন্তান আর এই বিবাহটা হয়নি সুতরাং নতুন করে আবার বিয়ে পড়িয়ে নেবে আল্লাহ আলম